মানবতা সমাধান answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Koran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. That apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. Brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. It's सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরকাতহ আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম TV talk shows and analysis আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং মডারেটর আমাদের সঙ্গে আছেন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এছাড়াও তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন খ্যাতিমান বক্তা দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে অকাট্য যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ডক্টর জাকির বেশ বিখ্যাত গত ১৩ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি তেরোশোর বেশি পাবলিক লেকচার দিয়েছেন তিনি অন্যান্য ধর্মের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সাথে বেশ কিছু সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমেরিকার ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তিনি একটা বিতর্ক করেছিলেন শিকাগোতে দুই সালের পয়লা এপ্রিল সেখানে অসামান্য সাফল্যের সাথে তিনি প্রমাণ করেন যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞান পুরোপুরি সঙ্গতিপূর্ণ এরপর তিনি আলোচনা করেন ইন্ডিয়ার বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যা টপিক ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা এটা হয়েছিল ব্যাঙ্গালোরে দুই সালের একুশে জানুয়ারি এখানেও ডক্টর জাকির অত্যন্ত সাফল্যের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ প্রচার করেন ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ার সবচাইতে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে দুই সালে এছাড়াও দুই সালে ডক্টর জাকির ছিলেন সেই একশো জনের মধ্যে একজন দুই সালে তাকে তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাবান আধ্যাত্মিক গুরু বলা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর আর বাবা রামদেব ছিলেন তার আগে আর এবছর দুই সালে তিনি তাদেরকেও অতিক্রম করেছেন ডক্টর জাকিরকে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেলে প্রায়ই দেখা যায় এছাড়াও ডক্টর জাকির হলেন পিস টিভির প্রতিষ্ঠাতা এখন পৃথিবী জুড়ে দশ কোটিরও বেশি মানুষ পিস টিভি দেখেন ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে ইসলাম ও মুসলিমদের পক্ষে কথা বলেছেন একটি টক শোতে ওয়াক দ্য টক উপস্থাপক ছিলেন শেখর গুপ্ত যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ আর এনডিটিভিতে এই অনুষ্ঠানটি ওয়াক দ্য টক দেখানো হয়েছিল দুই হাজার সালে সাতই মার্চ এবং আটই মার্চ পৃথিবীর দুইশোটারও বেশি দেশে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে ডক্টর জাকিরকে প্রায় প্রতিদিনই দেখা যায় তার বিভিন্ন লেকচার আলোচনা আর বিতর্ক ভিসিডি ও ডিভিডি আকারে পাওয়া যায় ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর তিনি কয়েকটি বইও লিখেছেন পিস টিভির স্থপতি হলেন তিনি আর পিস টিভির মাধ্যমে তিনি সমস্ত বাধা অতিক্রম করে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছেন মানুষকে ইসলাম সম্পর্কে সচেতন করে তুলেছেন বিভিন্ন ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছেন পিস টিভির দর্শক এখন দশ কোটিরও বেশি এই দর্শকরাই একদিন ইসলাম ধর্মের সত্য সঠিক আর শান্তির বাণী পুরো পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ইসলাম আর মুসলিমদের সম্পর্কে ছড়ানো কুৎসার প্রতিবাদ করবেন যেগুলো প্রচার করছে কিছু ক্ষমতাবান কর্পোরেট মিডিয়া ইসলাম বিরোধী সরকার আর তাদের সমর্থকরা এবারে আমি আজকের অনুষ্ঠানের টপিকটা নিয়ে বলি টিভি টক শোজ ডিকশনারি অনুযায়ী টিভি টক শোর অর্থ একটি অনুষ্ঠান যেখানে বিখ্যাত লোকজন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অথবা টেলিফোনে দর্শকদের সাথে কথা বলেন আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা ডক্টর জাকিরের কাছে জানতে চাইব যে এই টক শোগুলোর মধ্যে পার্থক্য কি এগুলোর ফরম্যাটটা কিরকম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু আপনাকে স্বাগত জানাই ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমাদের দর্শকরা তারা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে তারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চায় যে এগুলোর পার্থক্যটা কি TV interview panel discussion TV talk show আর টিভি টক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী আজমাইন আম্মাবাদ রহমান রহিম এখানে যদি পার্থক্যের কথা বলতে হয় কোন টিভি টক আর টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন আর টিভি টকসের মধ্যে টিভি টকে ধারাবাহিকভাবে কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি সেটা হয় ক্যামেরার সামনে কোনো দর্শক থাকে না তিনি ক্যামেরা চোখ রেখে কোনো ইন্টারাপশন ছাড়াই বলে যান এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন কোনো একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের অনুষ্ঠানের হোস্ট সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন হতে পারে দুই তিন চার পাঁচজন বা আরও বেশি তারা প্রত্যেকে হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ অথবা সেই প্যানেলে থাকতে পারে দুটো গ্রুপ একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে এই হলো প্যানেল ডিসকাশন সেখানে একজন মডারেটর থাকেন আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন এরপর যদি টিভি টকশোর কথা বলতে হয় এটা এসেছে কিছুদিন আগে শেষ দুই দশকে এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার কোনো টিভি টক শোতে হয়তো একজন হোস্ট আর একজন সেলিব্রিটি থাকেন অথবা একজন বিশেষজ্ঞ সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন কয়েকজন লোক সেখানে থাকবে তারা সেই প্যানেলে বসবে আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন হতে পারে সবার মতামত একরকম অথবা এক একজনের এক এক রকম মত আর যখন তাদের প্রশ্ন করা হবে যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয় তাহলে দর্শকরাও সে আলোচনায় অংশ নিতে পারে হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে আলোচনাতেও অংশ নেবে একেবারে লাইভ শো সরাসরি দর্শক দেখতে পারবে এই হলো TV interview TV talk panel discussion আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য যা যাকাল্লা আমরাও পার্থক্যগুলো বুঝতে পারলাম আপনি এগুলোর মধ্যে কোনটাকে বেশি পছন্দ করেন TV interview panel discussion TV talk show TV talk নাকি পাবলিক লেকচার কোনটাকে বেছে নেবেন আর কেন আপনি যদি সবগুলোর মধ্যে থেকে বেছে নিতে বলেন আমার সবচেয়ে প্রিয় পাবলিক লেকচার এরপরে আমি বেছে নেব টিভি টক কারণ হলো কোনো একটা পাবলিক লেকচার আর একটা টিভি টকে কেউ আমাকে বাধা দেবে না আমার কথাগুলো কোনো রকম বাধা ছাড়াই বলতে পারব অন্যান্য অনুষ্ঠানে একজন হোস্ট থাকেন অথবা একজন মডারেটর আর তার উপরে নির্ভর করবে আমার মতামতটা জানাতে পারবো নাকি জানাতে পারবো না এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে তবে অন্যান্যগুলোর বদলে আমি পাবলিক লেকচার আর টিভি টকশোকেই বেশি পছন্দ করি যদি আপনাকে বলা হয় যে কোনো একটা বেছে নেন পাবলিক লেকচার অথবা টিভি টক আপনি কোনটা বেছে নেবেন আর কেন পাবলিক লেকচার আর টিভি টকের মধ্যে স্বাভাবিকভাবেই পাবলিক লেকচারটাকে আমি বেছে নেব কারণ পাবলিক লেকচারের সামনে কিছু দর্শক থাকে তাই বক্তার কথার প্রভাব আরও বেশি পড়বে ক্যামেরার সামনে কথা বলা অনেকটা দেয়ালের সামনে কথা বলার মতো তাই আমি লোকজনের সামনে লেকচার দিতে বেশি পছন্দ করি পাবলিক লেকচার সময়টা বিভিন্ন রকম হতে পারে আধ ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা এটাই বেশি ভালো কারণ পাবলিক লেকচারে দাঁড়িয়ে কথা বলি আমি টিভিটকে বসে কথা বলবেন অবশ্য টিভিটকেও দাঁড়িয়ে কথা বলতে পারেন আর পাবলিক লেকচার এটা আরও বেশি ইন্টারেস্টিং কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন তখন আপনার প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে এখনকার দিনে বৈজ্ঞানিক গবেষণা বলে যখন কেউ কোনো পাবলিক স্পিচ বা লেকচার দেন তিরানব্বই পার্সেন্ট নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর আর সাত পার্সেন্ট বিষয়বস্তু পাবলিক লেকচারে সাত পার্সেন্ট নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তা বিষয়বস্তু তিরানব্বই পার্সেন্ট প্রেজেন্টেশন স্কিল আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গুয়েজ আরও থাকে মডুলেশন অঙ্গভঙ্গি চোখের দিকে তাকানো কারণ যখন কেউ কথা বলেন তার চোখও কথা বলে হাতও কথা বলে তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটাকেই সেখানে আরও ভালোভাবে কথা বলা যায় পাবলিক রিয়াকশানটাও দেখা যায় আর টিভি টকে কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে ডক্টর জাকির আপনি পৃথিবীর বিভিন্ন দেশে এক হাজারেরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন টিভি টক কতগুলো করেছেন আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি যদি টিভি টকের কথা বলেন হয়তো কয়েকশো করেছি সংখ্যাটা বলতে পারবো না কয়েকশো হতে পারে হয়তো তিন চারশো টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ তার মানে কি এই আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে যদি প্রশ্নের কথা বলেন আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দেই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয় কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক আর প্রশ্নোত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক আরও বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে আমার কাছেও এটা আমার জন্য চ্যালেঞ্জিং কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি আমি চিরকুট পছন্দ করি না কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে তিরিশ চল্লিশ বা একশোটা প্রশ্ন আসলো কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন তারপরে মুসলিমরা কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন peace TV Bangla marriage or divorce.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 আপনি করেছেন আর কেন টিভি ইন্টারভিউয়ের কথা যদি বলি সেটাও কয়েকশো হবে টিভি ইন্টারভিউ আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি আমার সংখ্যাটা খেয়াল নেই হয়তো পঞ্চাশটা টিভি টক শো একই রকম আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি আর আমি সেই ধরনের কোনো টিভি টক শো বেশি পছন্দ করি যেটা সরাসরি প্রচার করা হচ্ছে একেবারে লাইভ দেখানো হচ্ছে যেটা কেউ এডিট করতে পারে নাই তাই আমি সরাসরি টিভি টক শোকে বেশি পছন্দ করে থাকি যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম তারপর যদি প্যানেল ডিসকাশনের কথা বলি হয়তো তিরিশ চল্লিশটা সংখ্যাটা মনে নেই তবে কাছাকাছি ডক্টর জাকির এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন হ্যাঁ তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি ইন্টারভিউয়ের কথা বলি সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সততার উপরে এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে মডারেটরের গুরুত্ব খুব বেশি কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয় তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেয়া হবে অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে তাই আমি এখানে বলবো টিভি টক শো আর ইন্টারভিউ এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোনো টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ টকশোর চেয়েও কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে হয়তো সেই প্যানেলে দুইজন অথবা চারজন লোক আছে এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন সেজন্য কোনো প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয় তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায় কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয় যদি নিজের মত প্রচার করতে চান তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন তাহলে পোস্ট প্রোডাকশানে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে তাহলে যখন টিভি টক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কী যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন দ্বিধা থাকে আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে সেটা এডিট হতে পারে আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে যেমন ধরেন আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমাকে প্রশ্ন করা হল যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি ধরেন আমি উত্তরে বললাম যে I do not agree with the policies of George Bush কিন্তু পোস্ট প্রোডাকশানে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি I agree with the policies of George Bush আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়ক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম I agree with the policies of George Bush যদি তাকে তার ইন্টারভিউটা দেখান যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয় তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি আসলে কিন্তু তিনি ভুল করেননি এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ আর এখানে যেটা করা যায় একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন হ্যাঁ সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরও বেশি টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর TV talk TV interview panel discussion বা টিভি টক শো একটু কম পছন্দ করি তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম আর যদি এডিট করাও হয় আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় অথবা যিনি উপস্থাপনা করছেন যিনি ইন্টারভিউটা নিচ্ছেন অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি কোন প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরও বেশি থাকে তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন তাহলে প্যানেল ডিসকাশন আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো এমন হলে আমি যাই তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি আপনাকে অনেক ধন্যবাদ তবে এখানে একটা কথা বলি বুঝতে পারছি আপনি এই উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন তবে হাজার হলেও আমরা তো মানুষ আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে একমাত্র আল্লাহ সুবাহ তালাই সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন ডক্টর জাকির আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন যেমন টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি যেমন TV interview talk show panel discussion আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি ইন্ডিয়াতে কম করেছি অনেক দেশে যেমন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আমেরিকা অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে এখন ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয় এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে সব মিলিয়ে পাঁচটা হতে পারে প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা টক শো উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ অনুষ্ঠানের নামটা ছিল মর্দ আর সেই এপিসোডের টপিক ছিল বিবেহত ক্যাসি এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন লাইভ শো ছিল প্রডিউসার সিএনএন আইবিএন আমি ছিলাম তাদের বোম্বের স্টুডিওতে আরও দুজন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে এটা দ্বিতীয় অনুষ্ঠান আর তিন নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা টিভি ইন্টারভিউ সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন আর কে বাজাজ আর কে বি শোতে সাহারা চ্যানেলে চার নম্বর এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ একটু আলাদা ছিল ওয়াক দ্য টক এখানে ছিলেন শেখর গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ এনডিটিভিতে শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে তিন সপ্তাহ আগে দেখালো দুই সপ্তাহ আগে এনডিটিভিতে অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপুল উপস্থাপনায় বার্খা দত্ত টপিক ছিল মুসলিম আইডেন্টিটি যতদূর মনে পড়ে এই পাঁচটা অনুষ্ঠানই আমি করেছি মাত্র পাঁচটা অনুষ্ঠান করেছেন আপনি এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন কিন্তু টিভিতে অনুষ্ঠান করেছেন মাত্র পাঁচটা যদি আপনি বলেন যে আপনাকে ডাকা হয় না আমাকে অনেকবারই বলা হয়েছে কয়েকশো বার আমন্ত্রণ জানানো হয়েছে এসব টক শো আর প্যানেল ডিসকাশনে কয়েকশো বার তো হবেই অনেক চ্যানেলে অনুরোধ করেছে নাম বললে চিনতে পারবেন আপনারা বেশিরভাগ চ্যানেলে এখন টক শো হয় আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে সব মিলিয়ে কয়েকশো বার হবে তবে সত্যি কথা বলতে আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয় আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয় আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসল উদ্দেশ্য না কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না আমি এখন একজন মিডিয়ার মানুষ আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয় আর শুধুমাত্র পিস টিভি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক সংখ্যা দশ কোটির ওপরে আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি যে কেউ দেখতে পারেন এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রডিউসার নেই আমরা দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছি না বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই আপত্তি নেই কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি কারণ গত কয়েকটা টিভি টক শোতে আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল এই খারাপ অভিজ্ঞতা আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল তাদের অভিজ্ঞতা ভালো না আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারবো না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি সেই সব মানুষের কথা বলছে যারা মিডিয়া সম্পর্কে জানেন না যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না টকশোটা প্রচার করার পরে আপনি বলতে পারবেন নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রডিউসারের উদ্দেশ্যটাই বা কি আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সোয়ানার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা পর্দা না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় চুরমার হয়েছে বাতিল চুরমার যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা আজ রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আবার ওবরকাতুহু আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম TV talk shows and analysis আচ্ছা আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ এখানে আপনার অভিজ্ঞতাটা হয়তো কিছু পজিটিভ দিক আছে আর অন্যদিকে হয়তো নেগেটিভ ব্যাপারও আছে আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই দুই বা দুই সালের দিকে হতে পারে নব্বইয়ের শেষের দিকেও হতে পারে এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো আর আগেও বলেছে অনুষ্ঠানটার নাম ছিল মর্দ এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা একজন হিন্দুও আসবেন আর আমাকে ডাকা হলো একজন নাস্তিককেও ডাকা হলো এরকম প্যানেলে চার পাঁচজন লোক ছিল দর্শকও ছিল এখানে যেমন আছেন সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত তার ব্যবহার কেমন হওয়া উচিত প্রত্যেকে তাদের মতামত দিলেন আমিও জানালাম আমি যখন কথা বললাম বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টই একমত প্রথম দিকে তারা একমত ছিলেন না কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে বাড়ি দেখাশোনা করবে এমন না যে চাকরি করবে না যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে এরকম বিভিন্ন কথা আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো আর মডারেটর ফারুক শেখ তিনি একজন ভদ্রলোক আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন সমালোচনা করেছেন আক্রমণ করেছেন আমি উত্তর দিয়েছি যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানল আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি দর্শক প্রশ্ন করেন আমি উত্তর দিই তারপর তাদের মতামত নেই ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন তবে বোমাটা পড়ল কয়েকদিন পরে এর কয়েকদিন পরে সেই চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি আমরা আবার শুটিং করব তাই আপনি পরের দিন আসবেন একই শার্ট একই স্যুট একই টাই আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম আমি বললাম এটা ননসেন্স অনুষ্ঠান তো ভালোই হয়েছে কোথাও কোনো সমস্যা নেই তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে একই সেট হয়তো অন্য সবাই গিয়েছিলেন আমি যাইনি হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে যেগুলোর সাথে আমি কখনো একমত না তারা কি করলো পুরো অনুষ্ঠানটা রিশুট করলো মতামতটা বদলে দিল যদিও আমি পরের বার যাইনি কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শ্যুট করা হয়েছে ডক্টর জাকির নায়ক সেখানে ছিলেন তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না একেবারেই না ফারুক শেখের কোনো দোষ নেই ফারুক শেখের দোষ না এটা তার পেশা প্রথম দিকে ভালোই ছিলেন পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি তবে ফলাফলটা যেটা দাঁড়ালো অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়ক হ্যাঁ কথাগুলো বলেছিলাম তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো এই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন আমি জীবিকার জন্য করব না জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না আমি কারো কাছ থেকে এক পয়সাও নেই না উল্টো আমরা দান করি জানেন তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে টিআরপি বেশি থাকবে সত্যি কথা জানাতে আগ্রহ নেই মডারেটরেরও একই অবস্থা মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনে গুরুত্বপূর্ণ প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল কিন্তু তারপরেও সিএনএন আইবিএন এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন বেশ কয়েক বছর পরে আমি ঠিক জানি না তবে এটা সম্ভবত সাত আট বছর পরে প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম দু সালে এটা প্যানেল ডিসকাশন অভিজ্ঞতাটা বলবেন অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে টপিকটার নাম ঠিক মনে পড়ছে না উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই রাজদীপ সারদেশাই আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি নামটা মনে পড়ছে না মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে সৈয়দ শাহাবুদ্দিন সৈয়দ শাহাবুদ্দিন হ্যাঁ তিনিও সেখানে ছিলেন এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন আমি একা ছিলাম বোম্বেতে এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র দুইবার কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না মাইক্রোফোনটা তখন তাদের হাতে যদিও সেটা লাইভ শো আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন কোনো বাধা দেওয়া হয় না কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে সেটা সম্ভবত একটা মোবাইল ঠিক জানি না সেখানে প্রশ্ন করা হলো যদিও সেটা লাইভ শো সরাসরি সম্প্রচার লাইভ প্রচার হচ্ছে কিন্তু আমার কথাগুলো শোনা গেল না কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ তাই খুব একটা ক্ষতি হয়নি সবাই ভেবেছে হ্যাঁ ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি কারণ সেটা ছিল লাইভ শো সরাসরি সম্প্রচার তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি হ্যাঁ এবারে আমরা বুঝতে পারলাম কিন্তু এরপরও আপনি অনুষ্ঠান করেছেন এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন আর কে বিশ্ব এই অনুষ্ঠানটার উপস্থাপক আর কে বাজাজ সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব কড়া সমালোচক তারপরে সেখানে গেলেন কেন তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ প্রথম দুটো প্রথমটা ছিল প্যানেল ডিসকাশন অথবা টকশো দর্শকও ছিল প্রচার করা হয়েছিল পরে দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট দুটোর অভিজ্ঞতাই খারাপ এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ এই কথাটা আগে বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে তবে ক্ষতি করা যায় প্রথমে আমি রাজি হইনি কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান তখন ভাবলাম ঠিক আছে ক্ষতিটা কম হবে আমার কথা তো এডিট করতে পারবে না তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল আমি তাদের স্টুডিওতে সাহারা স্টুডিওতে যেটা বলবো সেটাই প্রচারিত হবে তাই আমি অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম যদিও উপস্থাপক আর কেবি আর আমি অন্তত এটা বলবো যদিও মিস্টার আর কে বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিকমতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারত তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন তবে যেহেতু লাইভ ছিল সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি এজন্যই আমি আর কেবির অনুষ্ঠানে গিয়েছিলাম এরপর গত বছর শেখর গুপ্তর অনুষ্ঠানে যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটার ইন চিফ তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াক দ্য টক এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল এই জন্যে সেখানে গিয়েছিলেন নাকি এটার পেছনে অন্য কোনো কারণ ছিল আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল এমনিতে আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না বিশেষ করে ইন্ডিয়া এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট ভিডিও দিয়েছি যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি যেমন ইটিভি উর্দু এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তবে সেটাও এখন বন্ধ করে দিয়েছি কারণ আমি পাঁচ মিনিট কথা বললে সেখান থেকে ওরা এক মিনিট দেখায় এই পাঁচটা অনুষ্ঠান বাদেও অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর হতে পারে টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা এরকম কিছু একটা এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন সেই জন্যই আপনাকে প্রশ্নটা করলাম যখন আমার কাছে ইন্টারভিউর জন্য আসলো প্রথমে আমি রাজি হইনি তখন আমার সহকর্মী আর বন্ধুরা বলল এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াক দ্য টক এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা এটার টিআরপি সবচেয়ে বেশি তবে আমি খুব একটা টিভি দেখি না যদিও আমি মিডিয়ার লোক টিভি চ্যানেলে অনুষ্ঠান করি তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না আমি জানতাম না এই ওয়াক টক জিনিসটা কি আমার সহকর্মী আর বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেসের editor in chief Shekhar Gupta উপস্থাপনা করে থাকেন তিনি একজন সৎ মানুষ আর তার অনুষ্ঠানে অতিথি হন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোনো সেলিব্রিটি আর এই মানুষটার উপর ভরসা করা যায় তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম আর এই অনুষ্ঠানটার এক সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বললেন সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন এটা হবে একটা টকশোর মতো ওয়াক দ্য টক তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে তিনি বললেন এ ব্যাপারে আপনাকে কথা দিতে পারি নিরানব্বই পার্সেন্ট এডিট করা হবে না তবে সামান্য এদিক ওদিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি বদলানো হবে না যেহেতু তিনি আমাকে কথা দিলেন আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করলাম সহকর্মীদের কথা শুনলাম তারপর আমি ইন্টারভিউ দিলাম শেখর গুপ্ত আবার দিল্লি থেকে বোম্বেতে আসলেন তারপর আমরা ওয়ার্লি সিফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম ডিউরেশন ছিল আনুমানিক এক ঘন্টা অ্যাড বাদ দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর আমার মতে এটাই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা আর আমি বলবো যে এই শেখর গুপ্ত কথা দিয়ে কথা রাখেন টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো কিছুই এডিট করা হয়নি আমার মতামত বদলাননি যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি তিনি আমাকে সময় দিয়েছিলেন আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন কিছু এডিট করেননি মূল অবস্থাতে রেখে দিয়েছেন এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠানটার কথা খবর কাগজে আসলো দেশ জুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের একুশ বাইশ টেলিভিশনের সবগুলোতেই সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সবগুলো এডিশনে ছাপা হয়েছে এটা খুব ভালো আর এরকম কিছু মানুষই ইন্ডিয়াকে আরও মহান করেছেন শেখর গুপ্তর মতো এরকম মানুষ তিনি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন হতে পারে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি মাওবাদীদের দৃষ্টিভঙ্গি অথবা হয়তো কমিউনিস্ট এরকম আরও অনেক এজন্য অবশ্যই তাকে অভিনন্দন জানাব তবে আমরা আলোচনা করার আগে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে একেবারে লেটেস্ট টিভি টক শোতে দুই সপ্তাহ আগে সেই একই টিভি চ্যানেল এনডিটিভি যার উপস্থাপনা ছিলেন বার্খা দত্ত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমার মনে হয় যেহেতু আমরা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 একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত আপনাদের স্বাগতম আবারও আমাদের অনুষ্ঠানে TV talk shows and analysis এবারে এনডিটিভির সেই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর জাকির নায়কের মতামত তার বিশ্লেষণ সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে এনডিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে এছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই আর এছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন we the people Muslim identity in popular culture এরাও তাদের মতামতটা জানাতে চান এখানে অনেকেই আছেন আমার পেছনে ডান দিকে আমার বাম দিকে এরা তাদের মতামতটা আমাদের জানাবেন এছাড়াও তারা ডক্টর জাকির নায়ককে বিভিন্ন প্রশ্ন করবেন আর ডক্টর জাকিরও সেগুলোর উত্তর দেবেন আমি প্রথমে আপনাদের সামনে ইমেলগুলো পড়ে শোনাবো মেলগুলো আমি পড়ব একেবারে হুবহু আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাব না যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান আর বাক্য গঠনে কিছু সমস্যা আছে তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাবো প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি এগুলোই সবচেয়ে বেশি এসেছে প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া ডক্টর জাকির নায়েক আপনার সিকুয়েলের অপেক্ষায় আছি যাজাকাল্লা খায়ে মঞ্জুর আহমেদ লিখেছেন পিস টিভিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন আমার দেখে খুব খারাপ লেগেছে এক ঘন্টা বিতর্কের জন্য যথেষ্ট সময় না এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য লিখেছেন একজন ভাই ইমরান আলী আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন বেশ চিন্তা ভাবনা করে লেখা যখনই আমি শুনলাম টিভি টক শোতে ডক্টর জাকির নায়েক অংশ নিচ্ছেন উইথ দ্য পিপল আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বার্খা দত্ত এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান আমার খেয়াল ছিল না বার্খা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকেই যা ভেবেছিলাম ডক্টর জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর এখানেই শেষ না দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর ডক্টর জাকির নায়ককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একই অন্যের যুক্তি খণ্ডন করেন মাত্র এক সেন্টেন্সে কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে তার উপরে বার্খা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি এটা একেবারে স্পষ্ট বোঝা যায় তবে এক মিনিট উনি তো ডক্টর জাকির নায়েক মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না হোক না সেটা যতই কম সময় আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে এমনও দর্শক আছে যারা পিস টিভি দেখে না এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন নাইন ইলেভেনের সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা এটা থেকেই সবকিছুর শুরু মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা ডিভিডিতে পঁচাত্তর জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে নাইন ইলেভেন ভেতরের কেউ ঘটিয়েছে দুইটা ওয়েবসাইটের নামও বলেছেন এরপরে বার্খা দত্ত তাকে থামিয়ে দেন একটা website H TTP nine eleven truth dot ORG অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন যদিও ডক্টর জাকির নায়েককে যথেষ্ট সময় দেয়া হয়নি তিনি দায়িত্ব পালন করেছেন সেখানে কয়েকটা কথা বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা মুসলিম আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব ওসামা বিন লাদেন অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা যার ভিত্তি হল সিএনএন আর বিবিসিতে প্রচারিত খবর এটা ভুল আর অন্যায্য কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরের সত্যতা নিরপেক্ষতা যাচাই করে নেওয়া উচিত ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি মিডিয়া এসব কাজে খুব দক্ষ নাইন ইলেভেন ভেতরের কেউ ঘটিয়েছে আরবদের পক্ষে এটা করা অসম্ভব বাইরের অ্যাপিয়ারেন্স দাড়ি টুপি ইত্যাদি না পড়াটা ইসলামের সত্তরটা বড় গুণার মধ্যে পড়ে না বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে তবে পুরোপুরি ইসলাম পালন করা বাইরের লেবেল সেটাও গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন তার ভালো লেগেছিল আমার এরকমই মনে হয়েছে আমার ভুলও হতে পারে তবে ডক্টর জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন তিনি আত্মবিশ্বাসী কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন কোনো কিছুই তাকে দমাতে পারবে না সবকিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন সেগুলো বেশ ইন্টারেস্টিং মোস্তফা হোসেন ভাই লিখেছেন আপনাদের উপর আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত বর্ষিত হোক আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি উই দ্য পিপল বলিউডের অনেক লোকজনই ছিল আরও ছিলেন ডক্টর জাকির নায়ক আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল বার্খা দত্ত হলেন একজন সাংবাদিক তিনি সবাইকে সমান সুযোগ দেননি ডক্টর জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র ৩০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে দুই থেকে তিন মিনিট ডক্টর জাকিরের সবগুলো উত্তরেই অন্য কেউ বাধা দিয়েছে ডক্টর জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছে মিডিয়ার দুমুখ চেহারাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি এই খারাপ কাজের প্রতিবাদ করুন আমাদের নবীজির একটা হাদিস আছে যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও না পারলে জিব্বা দিয়ে থামাও না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর আমার মত অনুযায়ী মিডিয়ার লোকজন জাকির ভাইয়ের সাথে প্রতারণা করেছে তা না হলে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না তবে মানুষ ইসলামকে যতই দাবিয়ে রাখতে চাক আল্লাহ সুবহান তালার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরও বেড়ে যাবে ইনশাল্লাহ এরপর আরেক ভাই লিখেছেন ভাই নাভিদ তিনি লিখেছেন আল্লাহ সবসময় সত্যের পক্ষে থাকবেন এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে সত্যি কথা বলছে না আল্লাহ বলেছেন নিশ্চয়ই মিথ্যা থেকে সত্য সুস্পষ্ট হয়েছে যদিও ডক্টর জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি তারপরও আল্লাহ সুবাহ পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ডক্টর জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন আর শান্তভাবে তাদের অন্যায়গুলো সহ্য করেছেন যদি শাহরুখ খান আর অন্যান্যরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে চান আল্লাহর আদেশগুলো না মেনে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন তারা এখন সেটা বুঝতে পারছেন না একদিন এই সত্য তাদের সামনে এসে হাজির হবে কিন্তু দেরি হয়ে যাবে এটা বলে তখন লাভ হবে না যে আমি নিয়ম মানা মুসলিম হতে চাই তারা হয়তো পৃথিবীতে খুব ধনী আর বিখ্যাত হবেন কিন্তু মারা যাওয়ার পর তাদের বিশ্বাসের কি হবে চিন্তা করছেন না আল্লাহ যেন সবাইকে সরল পথে আসার জন্য হেদায়ত করেন আর ডক্টর জাকিরকে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য আরও শক্তি আর জ্ঞান দেন তাকে যেন রক্ষা করেন আমিন সবসময় তার জন্য দোয়া করব আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি তাই একটা ছোট্ট বিরতি আল্লাহর বাণী চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরআনে যে ব্যাখ্যা দিয়ে গেছেন তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই জিব্রিলের মাধ্যমে রাসুলের হাতে আল্লাহ রাবুল আলমিন ওহির মাধ্যমে তাকে সেই সমস্ত জ্ঞান দিয়েছিলেন শেখ মোকাম্মল ফ্যাজি আল্লাহ রাবুল আলমীর রহমতেই বড় বড় মহাদ্দেশিনে কেরাম সেই সমস্ত ওয়াহির বাণীগুলোকে ধারণ করে রেখেছেন মানবতার হেদায়তের জন্য এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো রকম যেন সন্দেহ এবং কোনো রকম সংশয় না থাকে সবচেয়ে আগে কেন মুমিনের নিকটে আছে সুন্নাতের গুরুত্ব দেখুন সুন্নাত কি ও কেন কাল বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান ইমেইল এবং ওয়েবসাইট থেকে আর এর বেশিরভাগই এনডিটিভির ওয়েবসাইট থেকে এরপর আরও একটা মেইল পাঠিয়েছেন দ্য ট্রু ইন্ডিয়ান মুসলিম এটাই হলো তার ইউজার নেম যদি এখানে কারো সমালোচনা করতে হয় তিনি হলেন ডক্টর জাকির তিনি ইসলাম ধর্মের উপর বিশেষজ্ঞ ইসলাম ধর্মের অনেক খুঁটিনাটি বিষয় জানেন অথবা দাবি করেন তিনি বললেন নাইন ইলেভেনের জন্য ওসামা বিন লাদেন দায়ী নয় তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন আর এটা মোটেও ঠিক না অনেকেই তার কথা মানে আমি দুঃখিত তবে আমি এখানে একমত নই ওয়েবসাইট জার্নাল মিডিয়া তাদের মতো করেই বলবে তবে একজনের মুখের কথা বদলানো যায় ডক্টর জাকির কেমন পোশাক পরেছিলেন তিনি কেন সেখানে পরে গেলেন একটা স্যুট উনি আরবদের পোশাক পরলেন না কেন তিনি তো ইসলামের বাণী প্রচার করছেন অনেক মানুষই ডক্টর জাকির নায়কের অনুসারী সেজন্য তার এটা বলা উচিত হয়নি যে তালেবান আর ওসামা এরা নাইন ইলেভেনের জন্য দায়ী নয় এ কথাটা পুরোপুরি ভুল আমি সিএনএন বিবিসি বা এরকম একচোখা চ্যানেলের কথা শুনিনি বরং যারা এই কাজটা করেছে তারাই তো দায়টা স্বীকার করেছে আমার মনে হয় ইসলাম ধর্মের কোথাও নিরীহ মানুষ হত্যা করাকে অনুমোদন দেয়া হয়নি সত্যি বলতে কোনো ধর্মই অনুমোদন দেয় না তাই আমার মনে হয় এই চরমপন্থীরা কি চাচ্ছে ডক্টর জাকির বলেছেন তালেবান আর ওসামা বিন লাদেন নাইন ইলেভেনের জন্য দায়ী নয় এটা দর্শকরাও ভালোভাবে গ্রহণ করেননি সাধারণ মানুষই বিচার করবে যে ইসলাম ধর্ম আসলে কেমন এটাই আসল কথা একটা দেশে নিরাপদ অবস্থা থেকে এরকম মন্তব্য করা আসলে খুব সহজ যদি এই কথাগুলো বলেন কঙ্গোতে মোজাম্বিকে ইরাকে জায়ারে ইত্যাদি অন্য ধর্মের চরমপন্থীরা আপনাকে মেরে ফেলবে যে কোনো ধর্মের মধ্যেই চরমপন্থী মনোভাবটা ঠিক না এটা সমাজের জন্য ক্ষতিকর এটাকে দমন করতে হবে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করলে বেহেস্তের ফলও শেষ পর্যন্ত বিষে পরিণত হয় এই মেইলটার মাধ্যমে আমি কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না আঘাত দিয়ে থাকলে দুঃখিত আসলে আমি আমার নিজস্ব পদ্ধতিতে আপনাদের সবাইকে জানাতে চাই যে যদিও আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না তারপরও আমার মধ্যে নীতিবোধ আছে ইসলাম যা শিখিয়েছে সেরকম নীতিবোধ আমি নিশ্চিত আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ধার্মিক এবং মুসলিম আমি বিশ্বাস করি আমার এই নিজস্ব পদ্ধতিতে আমি ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টা করব তাদের দেখাবো যে ইসলাম একটি সহনশীল এবং একটি মানবিক ধর্ম আর একটা কথা বলবো বার্খা বা অন্য কেউ একচোখা ছিলেন না যদি কেউ একচোখা থাকেন তিনি ডক্টর জাকির এটা তো একটা বিতর্ক অনুষ্ঠান এখানে মতভেদ থাকতেই পারে সবাই একমত নাও হতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আছে পজিটিভ মন্তব্য কিছু সমালোচনা যেমন এই মেইলটা ডক্টর জাকিরের সমালোচনা করেছে আমি আপনাদের সামনে সব ধরনের মন্তব্যই পড়ে শোনাচ্ছি যাতে করে বুঝতে পারেন অনুষ্ঠানটা দেখে দর্শকরা কীরকম প্রতিক্রিয়া জানিয়েছেন কিছু পজিটিভ কিছু নিরপেক্ষ আর কিছু সমালোচনা এরপর আরেকজন উত্তর দিয়েছেন এই ইমেইলের একই ওয়েবসাইটে লিখেছেন সরফরাজ আলী খান ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন আর আসসালাম আলাইকুম যারা পরে এখানে এসেছেন এটা ট্রু ইন্ডিয়ান মুসলিমের সেই অনুষ্ঠান প্রসঙ্গে করা মন্তব্যের একটা উত্তর আমার ভাই সেখানে লিখেছেন ওসামা নাইন ইলেভেনের আক্রমণ করেছে কিনা সেটা জানার জন্য তাকে বিবিসি বা সিএনএন দেখতে হবে না যদি মিডিয়া চ্যানেলগুলোতে দেখে না থাকেন তাহলে উনি এটা কোথায় দেখেছেন কোন চ্যানেলে আপনি দেখেছেন যে ওসামা দায় স্বীকার করেছে অথবা কোন খবরের কাগজে আপনি এটা পড়েছেন আমি কিন্তু ওসামাকে সমর্থন করছি না যদি সে এটা করে থাকে নিন্দা করব যদি না করে তাহলে শুধুমাত্র এই সন্দেহেই পঞ্চাশ হাজার আফগানি মারা গিয়েছে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি লুজ চেঞ্জ দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন এই ডকুমেন্টারি এই ডকুমেন্টারি এটা কোনো মুসলিম তৈরি করেনি তৈরি করেছেন একজন আমেরিকান আর সেখানে দেখবেন তালেবানরা তারা ইংরেজিতে কথা বলছে যদিও তাদের উচ্চারণটা হয়তো বুঝতে পারবেন না তারা আমেরিকানদের কাছ থেকে প্রমাণ চাচ্ছে যে ওসামা এটার জন্য দায়ী তারা বলেছিল যদি প্রমাণ পায় তাহলে তারাই ওসামাকে আমেরিকার হাতে তুলে দেবে এই ভিডিওটা মাত্র একবার দেখানো হয়েছিল নিউজ চ্যানেলে এরপর ভিডিওটা আর কখনোই দেখানো হয়নি ভাই আপনি যেতে বললেন ইরাকে জায়ারে কঙ্গোতে ভাই আপনি মুসলিম পোশাক পরে আমাদের আসামে চলে যান উলফার সন্ত্রাসীরা আপনাকে টুকরো টুকরো করে ফেলবে তারা মুসলিমদের হত্যার ব্যাপারে বিশেষভাবে দক্ষ সাতশো উনপঞ্চাশটা আক্রমণ করেছে আর ডক্টর জাকির নায়েক এই পোশাকে সেখানে পাবলিক লেকচার দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই হলো ইসলাম ধর্মের শক্তি আল্লাহর পথ ধরে চলুন দায়িত্ব পালন না করলে অন্যদের দাওয়া দেওয়ার কাজে না করবেন না আপনি আপনার নিজস্ব উপায়ে চেষ্টা করে যাচ্ছেন সেটা খুবই ভালো কথা তবে অন্যরা যারা চেষ্টা করছেন তাদের কি হবে ডক্টর জাকিরের টিভি চ্যানেলের দর্শক সংখ্যা প্রায় সাত কোটির মতো এটা গড টিভিকেও পেছনে ফেলে দিয়েছে ভাই আমাদের দায়িত্ব হল প্রচার করা মানুষকে হেদায়ত করা নয় যাতে করে শেষ বিচারের দিনে আপনি সাক্ষ্য দিতে পারেন আপনি মানুষের কাছে ধর্ম প্রচার করেছেন অন্ততপক্ষে চেষ্টা করেন আর কে জানে হয়তো কারো জন্য ভেহেস্তের দরজা খুলে দেবেন ডক্টর জাকির অনেক মানুষের জন্য ভেহেস্তের দরজা খুলে দিয়েছেন আল্লাহ আমাদের শান্তিতে রাখুন আর সঠিক পথে রাখুন ইমরান আলীর মেইলের উত্তরে এই লম্বা ইন্টারেস্টিং মন্তব্যটা আপনারা এতক্ষণ ধরে আমার কাছে শুনলেন এরপর লিখেছেন ভাই মনোজ মিশ্র অমুসলিম ইনিও ইন্টারেস্টিং মন্তব্য করেছেন ডক্টর জাকির নায়েকের মতো এত বিখ্যাত আর যোগ্য একজন মানুষ যিনি কম্প্যারেটিভ রিলিজিয়ানের উপর একজন এক্সপার্ট তাকে কথা বলার সময় দেওয়া হয়নি তার বদলে কথা বলেছেন সোহা আলী শাহরুখ খান আর কম পরিচিত কবির খান তারা এমন বিষয়ে বলেছেন যেটা সম্পর্কে তারা কিছুই জানেন না কোনো বিষয়ে কথা বলা উচিত এক্সপার্টদের যারা জানে না তাদের বলা উচিত না হ্যাঁ সোহা বা শাহরুখ কবির খান বা সালমান খান ফিল্ম নিয়ে কথা বলুক তাহলে ঠিক আছে যদিও আমি হিন্দু আমি পিস টিভিতে ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছি এছাড়াও কম্পারেটিভ রিলিজিয়ানের বিভিন্ন টপিক নিয়ে অনেকের সাথে বিতর্ক করেছেন আলোচনা করেছেন আমি আপনাদের বলছি ওনার কোনো তুলনা নেই বারখা ডক্টর জাকিরকে সময় না দিয়ে এত বড় ব্যক্তিত্বকে আসলে অপমানই করেছেন ডক্টর নায়েক হলেন ডক্টর নায়েক ডক্টর নায়েকের এরকম কোনো টিভি ডিবেটে আসা উচিত নয় যেখানে কথা বলতে পারবেন না ব্যাখ্যা করতে পারবেন না ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন কবির লিখেছেন আমি ভিডিওটা দেখেছি ডক্টর নায়কের ওখানে কোনোভাবে যাওয়া উচিত হয়নি অন্য কাউকে কথার মধ্যে বাধা দেয়া হয়নি কিন্তু ডক্টর নায়ককে প্রত্যেকবার উত্তর দেওয়ার সময় বাধা দেয়া হয়েছে যদি ক্যান্সারের চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকেন তাহলে কি হবে ডক্টর জাকির নায়কের জন্য আমার খারাপ লাগছে আল্লাহ আমাদের সাহায্য করুন সাজ্জাদ তিনি লিখেছেন এটা হাস্যকর যে কিছু মানুষ এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন যেটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই প্রত্যেকেই তাদের মতো করে ইসলামের সংজ্ঞা তৈরি করেছেন যেটা তার নিজের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বারখা যে ডক্টর জাকিরকে কথা বলতে দেননি এটাও খুব বিরক্তিকর লেগেছে ডক্টর জাকির সবচেয়ে বেশি জানেন কিন্তু তাকেই কোনো কথা বলতে দেয়া হয়নি এরপর একজন অমুসলিম বোন নাম কীর্তি মিশ্র লিখেছেন উই দ্য পিপুল সত্যি কথা বলেনি পুরোপুরি অগণতান্ত্রিক উই মানে বার্খা আর তার বামপন্থী বন্ধু তারা তাদের একচোখা মতামত প্রচার করেছেন বেশিরভাগের কথাকে অগ্রাহ্য করা হয়েছে নিরপেক্ষ সাংবাদিকতার নামে হাস্যকর নাটক এরপর একজন অমুসলিম ভাই বিজয় লুগানি লিখেছেন সংখ্যালঘুদের নিয়ে যত বেশি আলোচনা করব তাদের সমস্যা তত বেশি বাড়বে আমাদের এই দেশে আমরা আসলে সবাই সমান আমরা কেউ একে অন্যকে সন্দেহ করব না কেউ যদি বেআইনি কোনোরকম কাজ করে আইন সেখানে তার দায়িত্ব নেবে শাহরুখ খান সবচাইতে ভালো বলেছেন আরও কিছু মন্তব্য পড়ার আগে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য শুনতে চাই এতক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ বিভিন্ন দর্শকদের বড় বড় মন্তব্যগুলো শুনলেন আমাদের এই অনুষ্ঠানে TV talk shows and analysis আমি এখন আপনাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাইব পরে আপনারা প্রশ্ন করবেন ডক্টর জাকিরও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন তবে তার আগে আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই হ্যাঁ ভাই বলুন এনডিটিভি টোয়েন্টি ফোর বাই সেভেনের সেই অনুষ্ঠানটা সম্পর্কে আমার মন্তব্য সেটা হলো ডক্টর জাকির নায়েক সেই আটজন প্যানেলিস্টের মধ্যে মাত্র একজন যিনি অন্য কারো কথায় বাধা দেননি উনি বাদে প্যানেলের সবাই অন্যের কথায় বাধা দিয়েছেন সবচেয়ে বেশি বাধা দিয়েছেন আলেক আর কবির কবির খান ড জাকিরকে বাধা দিয়েছেন অন্ততপক্ষে তিনবার যেন সেই অনুষ্ঠানে তিনি ড জাকিরকে থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন ড জাকির নায়েক তার হাত তুলে রেখেছিলেন আর অনুষ্ঠানের পঁচাত্তর পার্সেন্টেরও বেশি সময় ধরে তার হাত তোলাই ছিল তবে টিভিতে আমরা দেখলাম তিনি মাত্র একবার কি দুইবার হাত তুলেছিলেন তার মানে অনুষ্ঠানটা পরে এডিট করা হয়েছে আমি বলবো যে ড জাকির নায়েকই সেখানে একমাত্র লোক যিনি অনুষ্ঠানের নিয়মগুলো মেনে চলেছিলেন সত্যিকারের মুসলমানের মতো যদিও তাকে কথা বলার খুব কম সুযোগ দেয়া হয়েছে ধন্যবাদ জাজাকাল্লা আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাব কাল রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে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 বার্খা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়ক যেন কথাগুলা বলতে না পারেন এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন ড নায়ক যখন এ ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপরে আমরা ভরসা করতে পারি না বার্খা আপত্তি জানালেন এখানে একমত হলেন না কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন এরপরেই তিনি মাইনেমিস খান বানার কথা ভেবেছিলেন তিনি বলেছিলেন যে কয়েকজন লোক কয়েকজন শিক্ষিত লোক তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে সে সময় বার্খা জোহরের সাথে একমত হয়েছিলেন এখানে আমরা বার্খা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি একবার ডক্টর নায়কের কথায় আপত্তি জানালেন অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন আর ডক্টর নায়কের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়ক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি এই ব্যাপারে আমি ডক্টর নায়কের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই ইনশাল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনব তবে তার আগে আমরা আরও কয়েকজন দর্শকদের মন্তব্য শুনব তাদের মতামত আর কেউ হ্যাঁ ভাই কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন তারপর প্রশ্ন করবেন আমার নাম মহসিন খান আর আমি একজন ফ্রিল্যান্সার আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম আমার গ্রুপ মেইল ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম আমার এক বন্ধু পাকিস্তানে থাকে নাম ফরিদ আহমেদ সে বলল তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে আমি বললাম হ্যাঁ তুমি নিশ্চিত থাকতে পারো তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হল হায় আল্লাহ ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন পুরো এক ঘন্টার অনুষ্ঠানে মাত্র দুই তিন মিনিটের জন্যে তবে আলহামদুলিল্লাহ এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে আলহামদুলিল্লাহ এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন এতে আমাদের উপকারই হবে এই অনুষ্ঠানের জন্য জাজাকাল্লা আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন জাজাকাল্লা জাজাকাল্লা ভাই আর কেউ বলবেন এরপরেই আমরা ডক্টর জাকিরকে কিছু প্রশ্ন করব হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমার নাম আমান আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে আমার মতো বারখা দত্ত ঠিকমতো পরিচালনা করতে পারেননি আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে বিশেষ করে ওই লোকটা নামটা যেন কি কবির খান কেউ চেনে না কখনো নামও শুনিনি আর কোন যোগ্যতায় সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে ধন্যবাদ জাজাকাল্লা ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবারে আমরা ডক্টর জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার চিঠি এসেছে আমি এখানে যেটা করব একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে একসাথে করব একসাথে একসাথে হয়তো পাঁচ ছয়টা প্রশ্ন আর আমি শিওর ডক্টর জাকিরের যে মেমোরি তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি কিছু এসেছে ওয়েবসাইটে কয়েকটা এনডিটিভির ওয়েবসাইটে কিছু এসেছে ফেসবুকে আর কিছু ইমেইল এসেছে আইআরএফে হারুন আহসান লিখেছেন ডক্টর জাকির আমি খুব হতাশ হয়েছি আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন ডক্টর জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে আর যাই ঘটুক না কেন তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম তারপরও আমার মতে ডক্টর নায়েকের এখানে আসা উচিত হয়নি এরপর ভাই আবরার খান লিখেছেন আসসালামু আলাইকুম আমি বুঝতে পারছি না যে ডক্টর নায়েক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আছে একদল মূর্খ যেখানে তাকে কথা বলতে দেয়া হয়নি ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে যিনি অনেক জানেন তার পক্ষে এমন অনুষ্ঠানে যোগ দেয়া উচিত না এরপর আরেক আবরার খান লিখেছেন ওয়াসালাম আমিও মিস্টার নায়েককে অনেক শ্রদ্ধা করি সবসময় তার প্রশংসা করি তবে ওনার ডক্টর নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি করেছেন ভাই ফাইয়াজবার তিনি লিখেছেন আমিও একমত বার্খার সাথে ডক্টর জাকিরের কথা বলাই উচিত হয়নি বার্খা ধর্ম অর্থনীতি সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবীর সম্পর্কে কম জানে কিন্তু তারাই এ সম্পর্কে বলছে যেমন শাহরুখ আর সোয়ালি এটা ছিল আসলে মাই নেমিজ খানের জন্য একটা পাবলিসিটি ওবেদ মোহাম্মদ আমার অবাক লাগছে ডক্টর জাকির নায়ক কেন এই অনুষ্ঠানে যেতে রাজি হলেন অনুরোধ করছি স্যার এমন অনুষ্ঠানে আর যাবেন না তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন প্রশ্ন দর্শকদের বিভিন্ন মতামত ডক্টর জাকিরের সামনে আমি তুলে ধরলাম উনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন আমরা নই তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি হ্যাঁ ডক্টর জাকির এবারে আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপুল এনডিটিভিতে গত দুই সপ্তাহে আমাকে প্রশ্নটা কয়েকশো বার করা হয়েছে ব্যক্তিগতভাবে ইমেলে টেলিফোনে বোম্বের লোকজন করেছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশেরও লোকজন আছেন আর যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকে আমাকে বলেছেন ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন তারপরও কেন করলেন আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে যদিও আমি ফারুক শেখকে দোষ দেব না প্রডিউসারকে দোষ দেব আমি কিন্তু শর্ত দিয়ে দিই গত কয়েক বছরে আমি শখানেক ইন্টারভিউয়ের আমন্ত্রণ পেয়েছি কয়েকশো হবে হাজারও হতে পারে এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এর মধ্যে ছিল TV talk show panel discussion chat show আমি তখন শর্ত দিয়ে দিই হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ এডিট করা যাবে না অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে অন্তত ছয় সাতটা ক্যামেরা অনুষ্ঠানটা আমরা শ্যুট করব আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব আর এনডিটিভির এই অনুষ্ঠানের জন্য যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো আমি তখন দেশে ছিলাম না প্রস্তাবটা ফিরিয়ে দেয়া হলো পরে অনুরোধ করলে আমি শর্তের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে আর ব্যবস্থাপকও রাজি হলেন যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর নয়কে আসবেন উনি বললেন কোনো সমস্যা নেই রাজি হয়ে গেলেন তখন আমিও ভাবলাম যে ঠিক আছে যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব শুধুমাত্র এই কারণে আমি সেই টক শোতে অংশ নিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেই টক শোর মাত্র একদিন আগে আমাকে বললেন ভাই জাকির আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি উনি সরাসরি আমাকে বললেন জায়গাটা তো অনেক ছোট আমরা ছয় সাতটা ক্যামেরা বসিয়েছি আপনি তো মিডিয়ার মানুষ আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন আমি জানতাম এটা আসলে অজুহাত আমি মিডিয়ার মানুষ ওই তাজল্যান্ডে আমি বারোটা ক্যামেরা বসিয়ে দিতে পারি এটা তাজল্যান্ডের চেয়ে ছোট স্টুডিও এখানে বসিয়েছি নয়টা camera Taj Lands five star hotel এই স্টুডিও চেয়ে কয়েক গুণ বড় হবে এখানে যদি নয়টা ক্যামেরা বসাতে পারি ওখানে পারবো না কেন আমি জানতাম এটা আসলে অজুহাত তখন আরেকটা শর্ত দিলাম আপনারা কি আমাকে একটা আনএডিটেড ভার্সন দেবেন পুরো অনুষ্ঠানের এটা দেবেন ডিজিটাল বেটা ফরম্যাটে অথবা ডিভি ক্যামে যাতে শ্যুট করেন জানি না ডিজিটাল বেটা ফরম্যাটে শ্যুট করেছে নাকি ডিভি ক্যামে তবে আমরা ডিজিটাল বেটা ক্যাম বা আরও উন্নত কিছুটা শ্যুট করি তিনি বলেন হ্যাঁ ডক্টর নাই এটা করা যাবে আনএডিটেড একটা কপি দেব অনুষ্ঠানটা শেষ হলেই একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে বলল কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি অনুষ্ঠানটা আগে প্রচার হোক তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে তারপরে পেলেও চলবে অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করল অবশেষে ভিডিওটা দিল তাও একটা ডিভিডিতে আর সেটা আনএডিটেড ছিল না পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে এটাতে আর কি দরকার ছিল অনুষ্ঠান তো রেকর্ড করেছি অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল যে বার্খা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং ভালো কথা বলতে পারেন আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন আমি ভাবলাম সমস্যা নেই যেহেতু আনএডিটেড ভার্সন পাবো কোনো সমস্যা হবে না এভাবে আমি অনুষ্ঠানটাতে গিয়েছিলাম আমি জানি যে আমাকে কম সময় দেওয়া হয়েছে প্রথমে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে তিনি আমাকে বললেন শাহরুখ খান করণ জহর আলেক পাদমসি আরেকজনের নাম বললেন মাওলানা মাদানি তিনি কেরালার আমি বললাম কেরালার মৌলানা মাদানি আমি তো এই নামে কাউকে চিনি না বললাম পুরো নামটা বলেন তখন বললেন সরি ইনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি দিল্লি আমি ওনাকে চিনি মাসাল্লাহ আমার বেশ অন্তরঙ্গ বন্ধু তখন বললাম ঠিক আছে এখানে চারজন আর আমাকে নিয়ে পাঁচজন এখানে আপনারা দেখবেন প্যানেলে বেশি লোক থাকলে সবাই কথা বলার সুযোগ খুব বেশি পাবেন না কিন্তু আমি যখন সে অনুষ্ঠানে গেলাম দেখলাম আরও তিনজন বাড়তি লোক ওই চারজনের পাশাপাশি আছেন নাজিব জং ওনার সাথে প্রথম দেখা হলো উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি তারপর কবির উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর আমি শিওর না আর সোহা আলী খান তিনজন লোক বেড়ে গেল আমরা হলাম আটজন তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমান ভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে তবে এখানে কিছু পজিটিভ দিক আছে আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি এগুলো যদি তারা দেখায় তাহলে কোনো সমস্যা থাকবে না কিন্তু যখন এক সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম আমি হতাশ হলাম পুরোপুরি হতাশ হলাম আমার উত্তরগুলো এডিট করা হয়েছে বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে মডারেটরের উদ্দেশ্যও ভালো হতে হবে কারণ আমি ওসামা বিন লাদেনকে নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন এখানে আর আমি বলছি না কিন্তু সেখানে বলেছিলাম যে নাইন ইলেভেনের আক্রমণটা যেই করে থাকুক না কেন হোক জর্জ বুশ বা ওসামা বিন লাদেন হোক মুসলিম বা অমুসলিম যেই করে থাকুক তার নিন্দা করা উচিত এটা ফেলে দিয়েছে যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন এটা এডিট করে দেখানো হয়েছে এমনভাবে যেন আমি ওসামা বিন লাদেনকে সমর্থন করছি আমি তার সমর্থক নই বিরুদ্ধও নই কারণ আমি জানি না আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না কারণ বিবিসি আর সিএনএন এর খবর বিশ্বাস করা যাচ্ছে না বারখা দত্ত বলেন কামান ডক্টর জাকির যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে একই কথা করণ জহর বললেন যে একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন তাদের মধ্যে তিনজন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার দুইজন ছিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল করণ জহর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে এটা ঠিক না বারখাও বললেন হ্যাঁ পক্ষপাতটা এখানে দেখতে পাবেন একটু আগে এক ভাই বললেন বার্খা করণ জোহরের সাথে একমত হচ্ছেন যিনি বলছেন আপনি শুধু নিউ ইয়র্ক টাইমস পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না নিউজ চ্যানেল দেখে আমি বলেছি ওসামা বিন লাদেন সম্পর্কে খবর দেখে বলতে পারবো না বিবিসি আর সিনেন যেটা দেখায় বারখাদত্তা আপত্তি করলেন তারপর আমাকে থামিয়ে দিলেন এর ব্যাপারটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না তিনি সত্য কথা বলেননি আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারবো আমি আশা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 আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাতুহ আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম TV talk shows and analysis Najeeb জংয়ের একটা বক্তব্য প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম আমি বলেছিলাম উপদেশ দেয়া যেতে পারে সেখানে বলেছিলাম ধরেন একজন লোক ড্রাগস নিচ্ছে আমি তাকে নিষেধ করব সবাই আমার সাথে একমত হবেন এটুকু তারা রেখেছে কিন্তু এরপরে বলেছিলাম আমি একজন ডাক্তার যেহেতু মেডিকেলে পড়েছি রোগীদের বিভিন্ন উপদেশ দেই আর লোকজন আমাকে মেডিসিনের উপর একজন এক্সপার্ট মনে করলে আমার কথাগুলো তারা মেনে নেবে সবাই বলছেন আমি করোনার উপর একজন এক্সপার্ট কিন্তু আমার কথাগুলো কেউ মেনে নিচ্ছেন না আমার এই কথাগুলোর পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে এডিট করা হলো কেন এজন্যই দেখবেন কোনো একটা টক শোতে আপনি হয়তো এক্সপার্ট কিন্তু সেই অনুষ্ঠানের প্রডিউসার এবং মডারেটরের উদ্দেশ্য যদি ভালো না হয় সবচেয়ে এক্সপার্ট লোক কেউ সেই টক শোতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা যায় তাকে নেগেটিভভাবে দেখানো যায় কারণ এখানে এডিট করতে পারে কাটতে পারে সেজন্য লাইভ টক শোতে যাওয়াটাই সবচেয়ে ভালো যেটা কোনো এডিট ছাড়াই প্রচার করা হয় অথবা সেই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর এমন কেউ হবেন যারা নিরপেক্ষ সত্যবাদী আর সৎ যেমন ধরেন এনডিটিভির ইন্টারভিউতে ছিলেন শেখর গুপ্ত অবশ্যই তার প্রশংসা করব তিনি হয়তো কিছু ব্যাপারে একমত হননি তবে তিনি সৎ এটার কথা ভেবেছিলাম শর্তগুলো মানা হবে জেনে অনুষ্ঠানে গিয়েছিলাম অন্যান্য চ্যানেলকেও শর্ত দিয়েছিলাম এটাই তারা রাজি হয়নি শর্ত মানেননি তবে এনডিটিভি অন্তত এই অনুষ্ঠানে উইথ দ্য পিপল তারা প্রথমে রাজি হয়েছিল অনুষ্ঠানের একদিন আগে আপত্তি করেছে কথা দিয়েছিল আনএডিটেড ভিডিও দেবে সেটা এখনো দেয়নি তাই আমার মতে সেখানে যেটা ভেবেছিলাম এনডিটিভিকে বিশ্বাস করি সামগ্রিকভাবে দোষ দেব না কারণ এর আগে তাদের সাথে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল হয়তো এবার প্রডিউসার আলাদা মডারেটর তো আলাদা বারখা শেখর গুপ্তর মতো নন এনডিটিভির এই অনুষ্ঠানটা পরে যখন দেখেছিলাম খুব খারাপ লেগেছিল ওখানে যাওয়াটাই উচিত হয়নি তারপর আমার স্টাফদের বললাম এবার আমার কথাগুলো আলাদা করেন দেখা যাক কতক্ষণ আমি কথা বলেছি একজন স্টাফ কথাগুলো আলাদা করে বললেন সাড়ে ছয় মিনিট সাড়ে ছয় মিনিট বেশ খুশি হলাম কিন্তু পরে দেখলাম সেই সাড়ে ছয় মিনিটের মধ্যে আড়াই থেকে তিন মিনিট কথা বলেছেন বারখা দত্ত নিজেই আমি সব মিলিয়ে বলেছি দুইশো সাত সেকেন্ড ক্যালকুলেশন করেছি সাড়ে তিন মিনিটেরও কম সময় আর এরকমই অবস্থা তবে আমার কথাগুলো যখন ভালো করে খেয়াল করলাম আমি যদিও এডিট করা হয়েছে তারপরেও আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইসরার সতেরো নম্বর সুরা একাশ নম্বর আয়াতে যখন সত্য সে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে যখন ইমেলগুলো দেখলাম এনডিটিভির ওয়েবসাইটে অনেক ইমেল দেখতে পেলাম আছে মুসলিমা আছে আমি সেগুলো পড়ে আসলে অবাক হয়েছি এই ইমেলগুলোর তিন ভাগের দুই ভাগ বলছে যে ডক্টর জাকির নায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি নয়তো তারা বারখা দত্তের সমালোচনা করেছেন তার মানে এগুলো পজিটিভ তারা বুঝতে পেরেছেন হয়তো তারা আমার উত্তরগুলো জানেন অথবা হয়তো আমার লেকচার দেখেছেন আমার ভালো লেগেছে যে তিন ভাগের দুই ভাগ ইমেলই অনুষ্ঠানটার সমালোচনা করেছে হয়তো তারা আমার লেকচার দেখেছেন অথবা আমার ভক্ত আর সেজন্য অনুষ্ঠানটা দেখে তাদের কাছে ভালো লাগেনি বাকি তিন ভাগের এক ভাগ তাদের অর্ধেক ছিলেন নিরপেক্ষ বাকি অর্ধেক আমার সমালোচনা করেছেন এই যে ডক্টর জাকির কোনো সুযোগই পায়নি তারা বেশ খুশি হয়েছে তবে সব মিলিয়ে তারা যাই করুক না কেন একটু আগে এক ভাই বলেছিলেন তার মধ্যে কিছু কথা বলতে পেরেছি একজন মুসলিমের সংজ্ঞা কি মডারেট মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা আংশিক নিয়ম মানা আর না মানা মুসলিম এই কথাগুলো তারপর মিডিয়ার ব্যাপারেও দু একটা কথা বলেছি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছিলেন তাই আলহামদুলিল্লাহ যা হবার সেটা হয়েছে আমার মতে যেটা হয়েছে ভালোই হয়েছে আল্লাহ সুবাহ তালাই তাঁর দিনের বাণী সব জায়গায় ছড়িয়ে দেবেন জাজাকাল্লা খায়ের ডক্টর জাকির আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আমরা ইমেইলে আরও অনেক দর্শকদের মন্তব্য পেয়েছি আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান TV talk shows and analysis আমরা এখন আরও কিছু মন্তব্য শুনব ইমেইল আর ওয়েবসাইট থেকে পাওয়া এখানে একজন ভাই জাহেদ মালিক তিনি লিখেছেন এনডিটিভি জাকের নায়কের মূল্যবান সময় নষ্ট করেছে এরপর ওয়াকাস শেখ মোহাম্মদ লিখেছেন ডক্টর জাকির নায়কের ধৈর্য অনেক বেশি আমি ওখানে থাকলে হোস্টকে সরাসরি বলতাম আপনি তো আমাকে অনুষ্ঠানে কথা বলার জন্য যথেষ্ট সময় দিলেন না এই মন্তব্যটার ব্যাপারে একটা কথা বলি যে আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না এই কথাটা আমাকে আমার অনেক বন্ধুই বলেছে ডক্টর জাকের অনুষ্ঠানের মাঝখানেই আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না অথবা আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না আপনারা তাহলে সেটাও এডিট করা হতো একদম ঠিক বলেছেন যদি ঠিক বলেছেন। তাহলে আমি আসলে তাদের ট্র্যাপে পড়ে যেতাম আমি মিডিয়া সম্পর্কে জানি আমার বন্ধুরা যারা জানে না তারা অনেকে আমাকে বলেছে যে আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না আমাকে পর্যাপ্ত সময় দেন তারা যেটা করত সে জায়গাটা দেখাতো এডিট করবেন না বা পর্যাপ্ত সময় দেন কিন্তু অন্য জায়গায় এডিট করে ফেলতো আর সবাইকে বোঝাতো তারা খুব সৎ তারা সেই জায়গাটাও দেখাচ্ছে যেখানে আমি বলছি এডিট করবেন না তারপর অন্য জায়গায় এডিট করতো এটাও দেখাবে আমি বলছি পর্যাপ্ত সময় দেন এজন্য আমার বন্ধুদের বলছি আমি মিডিয়ার মানুষ তাই সেই ফাঁদে পা দিইনি এ ধরনের কোনো মন্তব্য করিনি এই লোকগুলো এরা আসলে জানে না পোস্ট প্রোডাকশনে কিভাবে এডিট করা যায় আমি তাদের উদ্দেশ্যটাকে শ্রদ্ধা করি কিন্তু আমি মিডিয়ার লোক সেজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি আমরা আরও কিছু মন্তব্য শুনব এরপর আরেক ভাই ভাই মোহাম্মদ ইকবাল বলেছেন ইসলাম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র ডক্টর জাকির নায়েককে ডাকেন আপনারা যা কিছু জানতে চান তিনি তার সবই জানাবেন আমি চ্যালেঞ্জ করলাম উনি একেবারে রেফারেন্স সহ সবগুলো প্রশ্নের উত্তর দেবেন তাহলে দেখি পরবর্তী অনুষ্ঠানে এনডিটিভি কি করে তারপর বোন তাহেরা সারোয়ার লিখেছেন আপনারা ডক্টর জাকির নায়কের মূল্যবান সময় নষ্ট করেছেন বিভিন্ন ইমেইল আর এনডিটিভি ওয়েবসাইট থেকে আমরা এরকম অনেক মন্তব্য পেয়েছি এরপর আদিল আয়ুব লিখেছেন আমি অবাক হইনি ফিল্ম মেকার আর অভিনেতা অভিনেত্রীরা তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিলেন আর ডক্টর জাকির নায়ককে কথা বলার সুযোগই দেয়া হয়নি এটা আসলে একটা নাটক যেটা বার্খা দত্ত বেশ চালাকি করে উপস্থাপনের চেষ্টা করলেন তারপর আবদুল্লাহ বাইসা লিখেছেন ডক্টর জাকির জ্ঞানী মানুষ তিনি সেই অনুষ্ঠানে পুরো সময়টা ধরেই হাসছিলেন আল্লাহ তাকে রক্ষা করুন আর অন্যদেরকে হেদায়েত করুন আমিন এরপর ভাই মোশাফিক সুলতান তিনি লিখেছেন এই অনুষ্ঠানটা শেখাচ্ছে কিভাবে ভদ্রতাবাদ দিয়ে অভদ্র ব্যবহার করতে হবে এটা ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ একটা ফালতু অনুষ্ঠান দর্শক বাড়ানোর জন্য তারা ডক্টর নায়েককে ডেকেছে আর সবাই মিলে তাকে আক্রমণ করেছে সৈয়দ আহমেদ লিখেছেন চোখে দেখে সব বিশ্বাস করবেন না আপনারা কিভাবে জানেন বার্খা দত্ত কিছুই জানেন না সেই অনুষ্ঠানে ডক্টর নায়কের কথাগুলো বোঝার চেষ্টা করুন অন্যদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই সপু মন্নু লিখেছেন ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ তিনি বর্তমান সময়ে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি জানেন ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর তিনি অনেক কিছুই জানেন আর সেগুলো তিনি রেফারেন্স দিয়েও বলতে পারেন তাই মানুষজন তার কথাগুলো বাধ্য হয়ে শুনবে তিনি এভাবে পুরো পৃথিবী জুড়ে অনেক মানুষকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন এরপর মন্তব্য করেছেন ভাই আদিল আজিম তিনি লিখেছেন হায় বারখা আমি আপনার ভক্ত ছিলাম কিন্তু আমাকে হতাশ করেছেন আপনি একচোখা ডক্টর জাকির নায়ক আর মৌলানা মাদানিকে ডাকা হয়েছিল কি শুধুমাত্র দর্শক বাড়ানোর জন্য তাদের কথা বলতেই দেয়া হয়নি যারা ইসলামের উপর এক্সপার্ট না তাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি যদি মনে করেন যে শাহরুখ খান আর সোহালি খান হলেন ইন্ডিয়ান মুসলিমদের মডেল তাহলে বলবো আপনি ভুল করছেন আমি একটা হাদিসের কথা বলবো এটা উল্লেখ করেছেন হজরত উম্মে সালমা রাজাল্লা তাল আনহা যে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন একদিন পৃথিবীতে এরকম সময় আসবে যখন সত্যবাদীকে নিন্দা করা হবে মিথ্যাবাদী বলে আর মিথ্যাবাদীকে প্রশংসা করা হবে সত্যবাদী বলে অসৎ পেশায় নিয়োজিত মানুষকে বলা হবে সৎ মানুষ আর সৎ মানুষকে তখন সবাই বলবে অপরাধী সে সময় মানুষ টাকার বিনিময়ে একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারপর তারা শপথ নিয়ে সবার সামনে নির্বিকারভাবে মিথ্যা বলবে একটা উপদেশ দেই ইসলাম সম্পর্কে জানতে চাইলে কোরআন পড়েন বিশেষজ্ঞের কাছে যান এরপর বোন সাম্মা গস বলেছেন আপনাদের প্রোগ্রাম উই দ্য পিপুল ভালো হয়নি খালি খালি সময় নষ্ট ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বারবার তাকে ইচ্ছে করে বাধা দেওয়া হয়েছে বার্খা মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না তিনি ব্যস্ত ছিলেন ডক্টর নায়েকের কথার মধ্যে বাধা দেয়ার যাতে ড নায়েক কথার উত্তর শেষ করতে না পারেন শাহরুখ খানের উপর মনোযোগটা ছিল সবচেয়ে বেশি এটা আসলে শাহরুখ খানের নতুন cinema my name is Khan এর প্রমোশনের জন্য এনডিটিভির একটা অনুষ্ঠান সিনেমার পাবলিসিটি নব্বই পার্সেন্ট সময় ইসলাম নিয়ে যারা কথা বলেছে তারা ইসলাম সম্পর্কে জানেই না আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি পরে মানবতার প্রচার একতার প্রতীক শান্তির দূত না করে ভেদাভেদ আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কি করে ইসলাম মানবতার সেবা করে কেমন করে সবাইকে জানাই অভিনন্দন তাহলে জানুন দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ আবু হুরায়রা আনহু বলেন আমি বলতে শুনেছি তিনি রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে নেকির আশায় রাত্রির সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে সহি বুখারি তৃতীয় খণ্ড তারাবির সালাত অধ্যায় এরপর আমাদের আরেক বোন সুমায়লা সিদ্দিকী তিনি লিখেছেন বারখা ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেননি অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টিটি জানার জন্য করা হয়নি করা হয়েছে মাইনিমিস খানের পাবলিসিটির জন্য বারখা বারবার ডক্টর জাকির নায়কের কথায় বাধা দিয়েছেন যাতে ডক্টর নায়কের উত্তরটা শেষ না হয় শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকামি যেন আপনি গাড়ির ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করতে এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময়ও ডক্টর নায়েককে কথা বলতে দেয়া হয়নি বারখা ডক্টর জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান তারপর তারা নিজেরাই তারি আর টুপির বিষয়টা তুললেন তখন শাহরুখ বললেন মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না আসল কথা হলো তার চিন্তাভাবনা কেমন যদি আপনার আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন তাহলে আপনারা দাড়ি আর টুপির বিষয়টা তুললেন কেন এটাও একটা বোকামি আপনারা ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন অনুষ্ঠানটা একেবারে ফালতু এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি ডক্টর জাকির নায়কের মতো লোক সেখানে ছিলেন কিন্তু তিনি কথা বলার তেমন কোনো সুযোগই পাননি এটা হতাশাজনক আর যখন কথা বলেছেন তখন বাধা দেয়া হয়েছে কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ কিন্তু শাহরুখ সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানেই এটা বোঝা যায় অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে আর এটা দেখে আমার একটা ধারণা আরও পাকাপোক্ত হয়েছে মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোনো আয়াত আমি ডক্টর নায়কের সাথে একমত আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি এটাতে আপনাদের সমস্যা কোথায় এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে বেশিরভাগ এনডিটিভির ওয়েবসাইট থেকেই কিছু ফেসবুক থেকে এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব এছাড়াও তারা ডক্টর নায়ককে বিভিন্ন প্রশ্ন করবেন এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এনডিটিভিতে ডক্টর নায়ক যে অনুষ্ঠানে গিয়েছিলেন এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন তবে কোনো কিছু সম্পর্কে আপনারা যদি ডক্টর নায়কের কাছ থেকে কিছু জানতে চান তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন ডক্টর জাকির নায়ক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ ভাই বলেন হ্যাঁ ভাই জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টিআরপি টাকার জন্যে তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে হ্যাঁ এটা শুধু নিউজ চ্যানেলই না বেশিরভাগ চ্যানেল তাদের সবার উদ্দেশ্য টিআরপি আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো এটা খারাপ না কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ আপনি চাচ্ছেন আরও বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক ঠিক আছে কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না আর বেশিরভাগ চ্যানেল আপনি ঠিকই বলেছেন বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকা ইনকামের জন্য তাই অনেক সময় ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায় হ্যাঁ আর কেউ হ্যাঁ ভাই আপনি বলেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা করার আগে ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটা মন্তব্য করি এই টক শোটা দেখার পরে আমি বুঝতে পারলাম ডক্টর নায়কের একজন ভক্ত হিসেবে যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেই সব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানতালা বলেছেন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এবারে আমার প্রশ্নটা করি সেই টক শোটা চলার সময় বার্খা দত্ত সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পড়ছে মুখে দাড়ি রাখছে মুসলিম মহিলারা হিজাব পড়ছে আর স্বাভাবিকভাবেই বার্খা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জংয়ের কাছে তখন নাজিব জং বললেন যেসব মুসলিম মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে অথবা হিজাব পরে তারা এক পার্সেন্টেরও কম আমি তার সাথে মোটেও একমত নই এই ব্যাপারটাতে আমি ডক্টর জাকির নায়কের মন্তব্যটা শুনতে চাই কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি জাজাকাল্লা নাজিব জং সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের এক পার্সেন্টেরও কম মানুষ এই লেভেলগুলো লাগান বারখা দত্ত যেগুলোর কথা বলেছিলেন যে পুরুষরা টুপি পরে আর দাড়ি রাখে মহিলারা বোরখা পরে তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় এক পার্সেন্টেরও কম এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে তিনি জামিয়া মিলিয়ার ভিসি তিনি বললেন তার ছাত্রছাত্রী প্রায় বিশ হাজার সেখানে কো এডুকেশন আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে এক পার্সেন্টেরও কম হবে তিনি বললেন আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি সঠিক পার্সেন্টেজ জানি না তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না আমার যেটা মনে হয় এটা নিয়ে রিসার্চ করিনি তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অমুসলিমদের মধ্যে সেটা এক পার্সেন্টেরও বেশি উনি বললেন মুসলিম অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া বা সারা পৃথিবীতে এক পার্সেন্টের বেশি হবে উনি বলছেন মুসলিম মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমপক্ষে এটা হচ্ছে কমপক্ষে ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মুখে দাঁড়িয়ে রাখে এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি সেটা হবে আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট মাথায় টুপি টুপি আর দাড়ি সেটা অবশ্যই দশ পার্সেন্টের বেশি হবে দুটো একসাথে টুপি আর দাড়ি দুটোই আছে এটা কমপক্ষে দশ পার্সেন্ট আর যে কোনো একটা মুখে দাড়ি অথবা মাথায় টুপি ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট তা আমি মোটেও একমত নই নাজিব জঙ্গের সাথে তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরাও প্রার্থনা করার সময় মাথা ঢেকে রাখেন এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঢেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি মাথা ঢেকে রাখা আবশ্যিক না তবে এটা নবীজি সুন্নত এ সম্পর্কে অনেক হাদিস আছে সহি বুখারির সাত নম্বর খণ্ড বুক অব ড্রেস ষোলো নম্বর অধ্যায় আছে নবীজি তার মাথা ঢেকেছিলেন এরপর সহি বুখারির সাত নম্বর খণ্ড পাঁচ হাজার আটশো সাত নম্বর হাদিস নবীজি তার মাথা ঢেকে রেখেছিলেন এরকম আরও সহি হাদিস আছে এটা হলো সুন্না কোনো হাদিসই বলছে না যে নবীজি বাইরে গেছেন কিন্তু টুপি পরেননি এটা ইসলাম ধর্মে ফরজ না এটা সুন্নত এটা মুসলিম আইডেন্টিটির একটা অংশ দাড়ির ব্যাপারটাও একই এখানে আমি একটা কথা বলবো আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না তবে আমি শিওর যদিও জামিয়া মিলিয়া যায়নি এমনকি সেখানেও ছাত্ররা ইনশাল্লাহ যদি মুসলিম হয় অন্তত পক্ষে তাদের দশ পার্সেন্ট হয় টুপি পরে না হয় দাড়ি রাখে বা দুটোই আমার জানা মতে জামিয়া মিল্লিয়ার বেশিরভাগ ছাত্রী অমুসলিম উনি বলেছেন মুসলিম যখন আমরা মুসলিমদের ব্যাপারে বেশিরভাগ ছাত্রী অমুসলিম সেজন্যই তো বলছে মুসলিম ছাত্রদের মধ্যে আমি মুসলিম ছাত্রদের কথা বলছি অবশ্য পার্সেন্টেজ জানি না আমি জামিয়া মিলিয়ায় যাইনি এখানে আমি আরেকটা কথা বলি নাজিব জঙ্গের মুখেও কিন্তু দাড়ি ছিল এখানে আমি বলবো দাড়ি অথবা টুপি হবে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্টের মতো এখন আপনারা নাজিব জংকে একজন মুসলিম বলতে পারেন উনিও বললেন যে তিনি মুসলিম মুখেও দাঁড়িয়ে আছে কেন রেখেছেন জানি না তবে দাঁড়িয়ে আছে আর কেউ কি কোনো প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ নূর আর প্রশ্নটা হলো ওই অনুষ্ঠানে মাওলানা মাদানিকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি এই বন্দে মাতারাম সম্পর্কে আপনার মতামতটা কি আর এটার অর্থটাও বা কি জাজাকাল্লা খায়ের মালানা মাদানি বন্দে মাতারাম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতারাম বলানো ঠিক না এটা ওনার মতামত উত্তরটা সঠিক ছিল তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি টকশো তাই সংক্ষেপে বলতে হয়েছে উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ আমি ওনার এই কথাটার সাথে একমত এখন বন্দে মাতরম সম্পর্কে যদি বলতে হয় বন্দে মাতরম অর্থ আমি মাথা নোয়াব জন্মভূমির কাছে বন্দে মাথা নোয়াব মাতরম আমার জন্মভূমির কাছে তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি ইসলাম যা বলছে সেটা পরে বলি এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন তাদের ধর্মগ্রন্থও আছে শ্বেতাসূত্র উপনিষদ চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুচ্ছেদ বলছে সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোনো প্রতিমূর্তি ফটোগ্রাফ ছবি পেন্টিং পোর্ট্রেট ভাস্কর্য বা মূর্তি মহানেশ্বরের কোনো প্রতিমা নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পোর্ট্রেট নেই কোনো পেন্টিং নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বরের কোনো প্রতিমা থাকতে পারে না একই কথা আছে যজুর্বেদে বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো তার কাছে মাথা নত করো হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথা আবার শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তালার কাছে এখন যদি আমাদের দেশের কথা বলতে হয় আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি কিন্তু দেশকে প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়ায় না পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না সৌদি আরবকেও আমরা প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়ায় না একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন যদি সৌদি নাগরিক হন তিনি সৌদি আরবকে সেজদা করবেন না একজন পাকিস্তানি তার দেশকে সেজদা করবে না শুধু ইন্ডিয়ায় না আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ সবানকে আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না মাতৃভূমি তো অনেক পরের কথা যে মা আমাকে জন্ম দিয়েছেন যিনি আমার মা সেই মাকে আমরা সেজদা করতে পারবো না তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন আমরা দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না আল্লাহর সাথেও করতে পারি না তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেজদা করা আর দেশকে আল্লাহ তালার সমান করে দেখা বন্দে মাতরমে এটা অনেকবার বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন Peace TV Bangla Sundays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি রবিবার রাত Bangladesh, and ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আবার কাতুহ আবারও অনুষ্ঠানে আপনাদের স্বাগতম TV talk shows and analysis দর্শকদের কাছে ফিরে যাবার আগে কয়েকটা ইমেল পড়ে শোনাই মোহাম্মদ সাবান লিখেছেন হ্যাঁ আমারও মনে হয় ডক্টর নায়কের এই অনুষ্ঠানে আসা ঠিক হয়নি তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তিনি তার উম্মার জন্য ভালো করবেন হয়তো এই অনুষ্ঠানেও ভালো কিছু আছে সেটা আমরা পরে বুঝতে পারব অথবা ডক্টর জাকির নায়কে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টক শোতে করা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন আল্লাহ তারপর সামাম আলী লিখেছেন তারা ডক্টর নায়ককে সময় দেয়নি কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন আমরা আপনার সাথে আছি ডক্টর নায়ক সবসময় থাকবো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা প্রশ্ন করেন হ্যাঁ ভাই আমি টক শোটা দেখেছিলাম we the people Shahrukh Khan বললেন যে আমাদের উচিত ইসলাম ধর্মকে সবার কাছে ব্যাখ্যা করা তাহলে বর্তমান অবস্থায় আমরা মুসলিমরা কিভাবে এই ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারি শাহরুখ খান একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন মুসলিমদের উচিত অন্যদের কাছে ইসলাম ধর্মের ব্যাখ্যা করা আমি তার সঙ্গে একমত ইসলামের বাণী প্রচার করাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক এটা ফরজ পবিত্রকরণের কথা অনেকবার বলা হয়েছে সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো নম্বর আয়াত পবিত্রকরণে বলা হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্য আবির্ভূত হয়েছে মুসলিমদের এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত কারণটাও বলা হয়েছে আমরা সৎ কাজে নির্দেশ দেয় অসৎ কাজে নিষেধ করি আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত পুরো মানুষ জাতির মধ্যে কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই খারাপ কাজে নিষেধ করি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ তালা যে কারণে আমাদেরকে পুরো মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন সেটা হলো আমরা সত্যের বাণী প্রচার করব মানুষকে সত্যের পথে আহ্বান জানাবো সৎ কাজের নির্দেশ দেব অসৎ কাজে বাধা দেব এটা মুসলিমদের জন্য আবশ্যিক পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা বলা হয়েছে যেমন সুরা আসর একশো তিন নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়তে বলা হয়েছে যে বেহেস্তে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হল মানুষকে সত্যের পথে আহ্বান করা আর কেউ হ্যাঁ ভাই টকশোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম ইন্টারনেটে শাহরুখ লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন উনি লিখেছেন অনুষ্ঠান শেষে আমি ডাক্তার জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল <laughs> হ্যাঁ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল সবকিছু বলছি না কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল সেই কথাগুলো এখানে বলছি না শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু তবে তার সাথে প্রথম দেখা হলো আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না তিনি আসলে মুসলিমই না তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন ইত্যাদি ইত্যাদি আমি নিজে তেমন কিছু বলতে শুনিনি টিভিতেও দেখিনি কারণ আমি টিভিটা খুব কম দেখি তবে যেহেতু এটা একটা মন্তব্য আমি করোনার কথা মেনে চললাম পবিত্র করোনা সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা ছয় নম্বর আয়াত বলছে যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি যেমন বারখাদত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন বলেছে আমি জানি না এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি কিন্তু আমি বললাম আল্লাহ মালুম তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন তিনি আমার অন্তরঙ্গ বন্ধু মাসাল্লাহ তিনি নিয়ম মেনে চলা মুসলিম তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল তিনি এটাও মানলেন নিজেই স্বীকার করলেন যদিও তিনি অভিনয় করেন নাচ গান করে থাকেন তিনি স্বীকার করলেন এগুলো হারাম ওনার সৎসাহস আছে আরও বললেন যে তিনি কম জানেন তবে তিনি আরও বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানাদের জিজ্ঞেস করেন তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের যে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম তিনি বললেন ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির সাহ আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ আমিও ব্যাখ্যা করে বললাম এটা তো টকশো না মার্কাদত্তও নেই তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না কেউ আমাকে বাধা দিল না আমি তাকে বললাম ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন হয়তো একটা প্রশ্নের জন্য এক নম্বর কোনো প্রশ্নে দশ নম্বর কোনো প্রশ্ন বিশ নম্বর মুসলিম আইডেন্টিটি মাথায় টুপিয়ার মুখে দাড়ি যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয় তারপরে গুরুত্ব আছে ধরলাম সেটা এক নম্বর আসল হলো ব্যবহার সৎভাবে চলাফেরা করা সত্য কথা বলা ইসলামের এইসব নির্দেশ এটার জন্য হয়তো দশ নম্বর অথবা পাঁচ নম্বর তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না এই এক নম্বর বাদ দিয়ে আপনি পাঁচ দশ বিশ নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায় সে এক নম্বরও পাওয়ার চেষ্টা করবে যেমন ধরুন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম চেষ্টা করছেন নব্বইয়ের উপরে পাবেন কিন্তু নব্বইয়ের উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ দাড়ি গুরুত্বপূর্ণ টুপিও গুরুত্বপূর্ণ এগুলো শূন্যতার একটা অংশ তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয় এটাও বলবেন না যে মুসলিমরা দাঁড়িয়ে রাখে না মাথায় টুপি পরে না শাহরুখ বললেন ও আপনি খুব সুন্দর করে বলেছেন তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ তবে হয়তো এক দুই নম্বর পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল যেমন সৎভাবে জীবনযাপন করা নামাজ আদায় করা শির না করা এগুলো গুরুত্বপূর্ণ বেশি আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে এটা সত্তরটা বড় গুনার মধ্যে পড়বে না ইমাম জাহাবি নামে একজন আলেম আছেন তিনি ইসলামের সত্যটা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন প্রথমটা হলো শির তারপর খুন এরকম আরও অনেক তবে দাড়ি রাখাটা সেখানে নেই তার মানে এই না যে এটা গুনা নয় অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ যাই হোক দাড়ি না রাখাকে কেউ বড় গুনা বলেননি হয় এটা ছোট গুনা রাখাটা গুরুত্বপূর্ণ সুন্না তাই দাড়ি না রাখলেও বড় গুণা হবে না আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন আমি ওবেদ খান এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই মুসলিমদের মতো দেখানো আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো আর যে মুসলিম হিসেবে গর্বিত সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে সে তখন ডাক্তার হয় এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায় কেন কারণ সে ডাক্তার হয়ে গর্বিত যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল মুখে দাঁড়িয়ে রাখা আর মাথায় টুপি পরা আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি এখানে শাহাজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল তারা ভাবছে তারাই সঠিক তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না আল্লাহ সব ভালো জানেন এরপর ভাই আকিব লিখেছেন আমি নিয়ম মেনে চলা মুসলিম আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন আমি মানছি ডক্টর নায়েককে আরও বেশি সময় দেওয়া উচিত ছিল তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন তার কথার মধ্যে দু একটা ব্যাপারে ভুল ছিল যেহেতু আমরা মানুষ এরকম দু একটা ব্যাপারে ভুল হতেই পারে এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন তবে কবির খান পদামসি নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে আমি আগেও বলেছি উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকমভাবে আমি জানি না উনি আসলেই সেরকম কিনা তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম পরে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্ততপক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন তিনি মুসলিম হিসেবে গর্বিত তবে মানুষ অন্যরকম কথা বলে কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি তাই আমি লোকজনের সাথে একমত না আমার ভুলও হতে পারে হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে আমি তো মাত্র একবার দেখেছি তবে সামনাসামনি দেখেছি যেটা শুনেছি সেই টকশোতার অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন ওনার পেশাটা ঠিক না তবে উনি মুসলিম হিসেবে গর্বিত আর তিনি ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে চান ইসলাম ধর্মও আমাদের কথাই বলছে যে শুধু শোনা কথা বিশ্বাস করবেন না তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ হ্যাঁ ভাই আপনাকে স্বাগতম শাহরুখ খানের প্রসঙ্গে বলছি আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যেই এরকম হলো কিনা আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি আরও বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব আল্লাহ যেন তাকে হেদায়ত করেন সেটা জানি না তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়ত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি marriage or divorce.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 Doctor Zakir Naik দেখুন অর্ধাঙ্গিনী না প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাকির ভাই সেই অনুষ্ঠানে কবির খান একটা মন্তব্য করেছিলেন যে যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পরা শুরু করে তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না অন্যদিকে মা হিজাব পরে না কিন্তু তারপরেও মেয়ে যদি হিজাব পরা শুরু করে সেটা স্বাধীন ইচ্ছা আপনি কি কবির খানের বলা এই কথাটার সাথে একমত এই সংজ্ঞাটা কারো কারো ব্যাপারে খাটবে বিশেষ করে কবির খানের ব্যাপারে কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন আর মনে হয় এজন্যই তিনি নিজেকে মুসলিম বলছেন হয়তো ওনার স্বাধীন ইচ্ছা নেই স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই যদি তার কথা মানি আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনুসরণ করে থাকে আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে যদি বাবা হিন্দু হয় সন্তান হিন্দু হবে বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে আমি মেনে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্ধভাবে অনুসরণ করে তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে অনেকে পালন করে কারণ ধর্মের অংশ আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে সেটাই পালন করবে এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না তারপরও তারা মেনে চলে সেই ধর্মটাকে হয়তো সামাজিক বিধিনিষেধের ভয়ে হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায় আবার অনেকেই হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে ব্যবহারটা বদলে ফেলে এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পরছে বলে মেয়েও পড়ছে তার মানে স্বাধীন ইচ্ছা নেই অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে সেটা স্বাধীন ইচ্ছা এটা পুরোপুরি ভুল যদি কবির খানের কথা মেনে নেই আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পরতো না তাদের মায়েরাও হিজাব পরতো না কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করল তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মা হিজাব পরে না মেয়ে পরে তাহলে স্বাধীন ইচ্ছা এই স্বাধীন ইচ্ছাতে আমাদের বোম্বেতেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পরা শুরু করেছে আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতে ওনার মধ্যে যদি এই স্বাধীন ইচ্ছা হয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে যখন তারা শুনবে যে কেন হিজাব পড়তে হবে দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে কারণটা জানে না এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা যুক্তির বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব। ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য আর আমার মতে সবাই না হলেও বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন তাহলে হিজাব পালন করবেন আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হোক ইন্ডিয়ায় বা বাইরে তাদের দুই তৃতীয়াংশ মহিলা যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন হিজাব পালন করছেন কেন হিজাব নারীদেরকে রক্ষা করে এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আপনি যদি যুক্তির কথা বলেন যদি ইসলাম সম্পর্কে ঠিকমতো বোঝাতে পারেন তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী যাজাকাল্লা ডক্টর জাকির এবারে আমরা কয়েকটা মন্তব্য শুনব মেনহাচ্চি চি তিনি লিখেছেন আমি সম্পূর্ণ একমত ডক্টর জাকির নায়কের আরও বেশি সময় পাওয়া উচিত ছিল এই হোস্ট বার্কা দত্ত আসলে জানেনি না যে ডক্টর নায়ক কে এই কথার সাথে আমি একমত না ডক্টর জাকির একমত নন বার্কা দত্ত অবশ্য জানতেন যে আমি কে সেজন্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠানের শুরুতে বার্কা দত্ত যখন আমার সাথে প্রথম কথা বললেন তখন বলেছিলেন যে টিভিতে আমার চেয়ে আপনাকে বেশি দেখা যায় <laughs> আলহামদুলিল্লাহ আর যখন তিন নম্বর প্রশ্নটা করলেন তখন বলেছিলেন যে আমি জানি আপনি দর্শকদের প্রশ্নের উত্তর দিতে বেশি পছন্দ করেন উনি আমাকে চেনেন না এই কথার সাথে তাই একমত না আমি উনি আমাকে চেনেন আর মডারেটর হিসেবে উনি আসলেই খুবই এক্সপার্ট উনি পুরোপুরি সততার সাথে অনুষ্ঠানটা পরিচালনা করেননি ওনার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল এ কথা আগেও বলেছি কোনো অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের সততা এবং আন্তরিকতার উপরেই নির্ভর করবে দর্শকরা কি দেখবেন বার্খা দত্ত তাহলে ডক্টর জাকিরকে চিনতেন এরপর নাদিয়া জামান লিখেছেন আমিও একমত ডক্টর জাকিরকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি ভবিষ্যতে ডক্টর জাকিরকে অনুষ্ঠান করা বাদ দিতে হবে এই জাহেল মুসলিমদের সাথে বিশেষ করে সোহা আলিয়ার কবির খানের মতো লোকজন ইসলাম ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই আবার বলছে মুসলিম মহিলারা তাদের মাকে দেখে হিজাব পরা শুরু করে আমি জানি না তারা কোন দুনিয়া বসবাস করেন আমার ধারণা নতুন প্রজন্ম আরও বেশি ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ কবির আর সোহার কথাবার্তা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে তারা তো মুসলিম না তাহলে মুসলিমদের নিয়ে আলোচনায় তাদেরকে ডাকা হলো কেন এরপর সবশেষে আরশাদ হোসেন শেখ লিখেছেন বার্কা দত্ত একটা বাণিজ্যিক পণ্য শাহরুখ সোহা কবির আর করণ জোহরত তাই ওরা কি এই কথাটা শোনেনি যে অল্পবিদ্যা জিনিসটা ভয়ঙ্করী তাদের মন্তব্যের কারণে ইসলাম অথবা মুসলিমদের কিছুই আসবে যাবে না পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেটা ছাড়া ইসলাম আর মুসলিমদের অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না বেশি করে কোরআন হাদিস পড়েন হয় ইসলামের ভেতরে থাকবেন নয়তো বাইরে উদারপন্থী বা মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই একইভাবে চরমপন্থী আর মৌলবাদী মুসলিম বলেও কিছু নেই ডক্টর জাকির ঠিক কথাই বলেছেন হয় আপনি নিয়ম মানেন অথবা মানেন না মনে হচ্ছে ডক্টর জাকির নাকি ব্যাপারে মন্তব্য করতে চান ভাই এখানে ঠিক কথাই বলেছেন আমরা এখানে দর্শকদের মন্তব্য সরাসরি তুলে ধরছি কিছু হয়তো ঠিক কিছু হয়তো ঠিক না তবে এটা তাদের মন্তব্য আমি বলবো হয় সে মুসলিম অথবা নকল মুসলিম মুসলিম বা নকল মুসলিম অথবা বলতে পারো নিয়ম মেনে না চলা মুসলিম আংশিক নিয়ম মানা মুসলিম আর নিয়ম মানা মুসলিম এই নিয়ম না মানা মুসলিমদেরকে নকল মুসলিম বলা যেতে পারে মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই মুসলিম হলো নিয়ম মানা আর না মানা মুসলিম এরপর মুসলিমদের আরো বলা হয় চরমপন্থী আর আমি বলি আমি চরমপন্থী মুসলিম আমি চরমভাবে সৎ চরমভাবে ক্ষমাশীল চরমভাবে স্নেহশীল চরম ন্যায় বিচারক আর দয়ালু তাহলে নিয়ম মেনে চললে আপনিও চরমপন্থী মুসলিম হতে পারেন বলতে পারবেন না যে আমি আংশিক সৎ সুবিধা থাকলে আমি সৎ থাকব অসুবিধা হলে সৎ থাকব না মানুষ আসলে কথার কথা বলতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফেলে শব্দগুলোর বিবর্তন হয়েছে এখন এই শব্দগুলোকে ব্যবহার করা হয় মিডিয়ায় চরমপন্থী মৌলবাদী এগুলো যদি ইতিহাস পড়ে দেখেন তাহলে দেখবেন দৃশ্যটা অন্যরকম যদি আমার লেকচার টেরিজম অ্যান্ড জিহাদ দেখে থাকেন সেখানে বলেছি এই মৌলবাদী শব্দটা দিয়ে প্রথমে বোঝানো হতো খ্রিস্টানদের তারা বলতো যে শুধু বাইবেলের বাণীগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি প্রত্যেকটা শব্দ আর অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এখন আপনারা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখতে পাবেন মৌলবাদী মানে যে মানুষ কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিগুলোকে আঁকড়ে পড়ে থাকে নতুন ভার্সনে একটু বদলানো হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কঠিনভাবে কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে থাকে বিশেষ করে ইসলাম যদিও গত শতাব্দীর প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো খ্রিস্টানদের এখন বোঝানো হচ্ছে মুসলিমদের তাহলে এভাবে শব্দের অর্থ বদলে যায় তবে মৌলবাদে মানে যে মূল বিষয়টা মেনে চলে যদি ভালো মুসলিম হতে চান ইসলামের মূলনীতিগুলো মেনে চলতে হবে যদি ভালো হিন্দু হতে চান হিন্দুইজমের মূলনীতিগুলো মেনে চলতে হবে যদি ভালো গণিতজ্ঞ হতে চান গণিতের মূলনীতিগুলো মেনে চলতে হবে জাজাকাল্লা ডক্টর জাকির আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আপনি বলেন মাইকটা ওনার কাছে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার নাম ফারহান আমি একজন ছাত্র কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা সংকীর্ণ এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংজ্ঞাটা বদলাবেন নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে ভাই প্রশ্ন করলেন যে কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এখন আপনি যদি কোনো শব্দের অর্থ জানতে চান কোথায় দেখবেন একটা ডিকশনারিতে যদি কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে ডিকশনারিতে দেখবেন হুট করে একটা মন্তব্য করে বসবেন না আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন যে কোনো আরবি ডিকশনারি দেখেন ইসলাম এসেছে আরবি শব্দ সলম থেকে যার অর্থ শান্তি অথবা সালাম যার অর্থ শান্তি এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম তাহলে এটা একটা আরবি শব্দ আমি জানি না কবির খান কতটা আরবি জানেন আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি এটাই হলো আমাদের মিডিয়া আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন এখানে আমি বলবো যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম মুসলিম মুসলিম তার মানে যে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সুরা আল ইমরান তিন নম্বর সুরা চৌষট্টি নম্বর আরো অনেক জায়গায় আছে আশা করি উত্তরটা পেয়েছেন আর কেউ প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমি আমান বুখারি বারখা দত্ত আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায় তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে এখন এই সিএনএন আর বিবিসি বলেছিল যে ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি বার্খা দত্তের কাছে আমার প্রশ্ন কামান বার্খা এখন আপনি কি বলবেন সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায় আপনার মন্তব্য শুনতে চাই এরকম উদাহরণ আরও অনেক দেয়া যায় আর আমিও মানি এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত এটাও বলি না যে সাদ্দাম নিয়ম মেনে চলা মুসলিম তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করল তারপর নির্দেশ জারি করল এখানে কোনো ঔষধ বা খাবার যাবে না আর এই কারণে প্রায় পাঁচ লক্ষ শিশু মারা গেছে এই অবরোধের কারণে আমেরিকার অবরোধ কাকে দোষ দেব তারা যখন ইরাক দখল করল তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না কাকে দোষ দেব আমি দোষ দেব জর্জ বুশকে একেবারে পরিষ্কার বার্খা দত্ত কেন এটা বুঝতে পারছেন না আর তিনিও মিডিয়ায় কাজ করেন হয়তো না আসলে কারণটা আমি জানি না এটা তো একেবারে পরিষ্কার এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো বিচারও হয়েছিল তথাকথিত নাকি সুবিচার আমি জানি না সেই মানুষটা যাই করে থাকুক ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কিনা আমি মানে সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো তবে এটা নিশ্চিত তার কাছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না প্রমাণ নেই তখন জর্জ বুশের নামে কেউ অভিযোগ করেছিল হ্যাঁ পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে তিনি এক নম্বর সন্ত্রাসী তারপর একটা জরিপ হলো আমেরিকাতে আর পুরো পৃথিবীতে কে এক নম্বর সন্ত্রাসী সে কি বিন লাদেন নাকি সাদ্দাম হোসেন নাকি সে জর্জ বুশ আর সেই জরিপে সবগুলো জায়গাতেই হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন সবচেয়ে কম ভোট তিয়াত্তর পার্সেন্ট কোনো কোনো জায়গায় আশি পার্সেন্টেরও বেশি এখন লোকজন তুলনা করছে আমেরিকানরা তুলনা করছে কে এক নম্বর সন্ত্রাসী বিন লাদেন সাদ্দাম হোসেন নাকি জর্জ বুশ এমনকি বিবিসির ভোটেও জর্জ বুশ বিজয়ী হয়েছেন বার্খা দত্তকে এই ব্যাপারটা জানেন না তারা খুব সহজেই এই কাজটা করে যায় তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে বারখা দত্ত তো মিডিয়ায় অনেক দিন আছেন সেই একই বিবিসি এটা সাধারণ মানুষের মতামত বার্খা কি বলছেন কামান বিবিসি শাহরুখ খান সেই অনুষ্ঠানে এক জায়গায় বলেছিলেন যে ধর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমাদের নিজেদেরই সেটা দূর করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এখন আমাদের কেন ইসলাম ধর্মকে অ্যাডজাস্ট করতে হবে আর লজ্জা পেতে হবে প্রথমটা এই টক শো দেখে আমার মনে হয়েছে বারখাদাত আর কবির খান একটা নতুন ধর্ম চালু করতে যাচ্ছে যেটার নাম হল মডারেট ইসলাম এখানে যা কিছু বৈধ ইসলামে সেটা নিষিদ্ধ আর যা নিষিদ্ধ ইসলামে সেটা বৈধ এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই আমি চাই আপনি সব মুসলিমকেই জানাবেন যে ইসলাম ধর্মে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আপনি বলেছিলেন যে নাইন ইলেভেন এটা ভেতরের কেউ ঘটিয়েছে বার্কা বাধা দিয়েছিল ভেতরে কেউ ঘটিয়েছে এটা প্রমাণ করবেন কিভাবে সোহা সেই অনুষ্ঠানে একটা মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হল নিয়ম না মানা মুসলিম অথবা তার ভাষায় মডারেট মুসলিম আর নাজিব জঙ্গ বললেন যে এমন মুসলিমই আছে প্রায় নিরানব্বই পার্সেন্ট এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ আমি সোহালির এই কথার সাথে একমত নই আর কবির খান বললেন নিরানব্বই পার্সেন্ট লোক নিয়ম মানে না উনি মানেন না সেটা জানি উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না কিন্তু যদি বলেন নিরানব্বই পার্সেন্ট মানুষ ধর্মের নিয়ম মানে না আমি একমত নই আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে তিনি বলেছিলেন যে আমি মুসলিম কিন্তু ইসলামের সব রীতিকে প্রত্যাখ্যান করেছি তবে ইসলাম আমার কালচারেই আছে এ ব্যাপারে আপনি কি বলবেন কবির খান বলেছিলেন আমি মুসলিম তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি তাহলে তিনি মুসলিম হলেন কিভাবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুখে দাড়ি তবে আমার বাবা কখনো দাঁড়িয়ে রাখেননি মাসাল্লাহ তাহলে স্বাধীন ইচ্ছাতে রেখেছেন কবির খানের কথা অনুযায়ী হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমিও সেটাই বলছি আমার মা হিজাব পড়তেন না আমার বোন পাঁচজন তারা সবাই হিজাব পরে মাসাল্লাহ কবির খানকে তো এটা জানানো উচিত হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটা কবির খানকে উদ্দেশ্য করেই বলছি আমার স্ত্রীও হিজাব পালন করে আমার শাশুড়ি হিজাব পরতেন না তাই আমি কবির খানের জন্য দোয়া করছি যে ইনশাল্লাহ তার ছেলে একদিন দাড়ি রাখবে আর তার মেয়ে হিজাব পালন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা পৃথিবী দেখবে ইনশাল্লাহ আর আমি দোয়া করি যেন কবির খানও দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান কোন ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কোন ব্যক্তির হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে বিশেষভাবে যাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে মুসলিম জাতির মধ্যে যারা ইসলামের নামে শির আর বিদাতে লিপ্ত রয়েছে কোথায় সত্যের আহ্বান দেবে মুশরেকরা আমাদের দাওয়াতের ক্ষেত্র এই ইয়াহুদি খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহর একত্বকে তৃত্ববাদে রূপান্তরিত করে তারা মুশ্রেক হয়ে পড়েছে যারা কল্যাণের কাজের দিকে ডাকে তারাই সার্বিক মঙ্গল হাসিল করতে পারবে মহাসত্যের পথে আত্মনিয়োগ করুন দেখুন দাওয়াতের ফাজিলত প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়